السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين হজরত মাহদি সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যারা প্রথম থেকে আলোচনাটা শুনেছেন স্মরণ থাকার কথা সর্বপ্রথম সপ্তাহে আমরা দারুল্লুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলীর একটা চিঠি পাঠ করে শুনিয়েছিলাম যেটা তিনি আল্লাহর খলিফা মাহাদিকে স্মরণ করে লিখেছিলেন তো সেই স্মরণটা বা সেই চিঠির বাক্যগুলো মনে থাকলে তো এটা স্পষ্ট বোঝা যায় যে মাহদির ব্যাপারে আমাদের আকাবিরদের চেতনা কেমন ছিল আমরাও তো সব ক্ষেত্রে আমাদের পূর্বশরীদের অনুসরণ করার চেষ্টা করি কারণ পূর্বশরীরা যেহেতু সফলতার পথে চলেছেন আমরাও যদি তাদেরকে অনুসরণ করতে পারি আশা করা যায় আল্লাহ তালাও আমাদেরকে সফলতার পর্যায়ে পৌঁছাবেন ইনশাআল্লাহ তো যদিও আমরা সব ক্ষেত্রে আমাদের আকাবিরদের বা পূর্বশরীদের অনুসরণের দাবি করি কিন্তু অনেক সময় দেখা যায় তাদের জীবনী সম্পর্কে না জানার কারণে অনেক সময় আমরা এমন চিন্তা চেতনাও লালন করা শুরু করি যেটা তাদের চিন্তা চেতনার সঙ্গে সাংঘর্ষিক যেমন মাহদি সম্পর্কে আলোচনাটাই অনেক সময় এমনও আমরা দেখি যে কারো কারো কাছে বিরক্তিকর মনে হয় বা এটা এখন এই সময় কি দরকার সমাজে কত হালত আমাদের সামনে আছে কত বিষয় আমাদের সঙ্গে প্রাসঙ্গিক আছে উদাহরণস্বরূপ কখনো আশুরার মৌসুম কখনো রবিউল আউ্বালের মৌসুম কখনো রমজান কখনো অন্য মাসের আমল তো এগুলো সম্পর্কে আলোচনা হলেই তো ভালো কি দরকার কোন যুগের কোন মাহাদি কবে আসবে না আসবে তাকে নিয়ে এই সমস্ত হাওয়াই আলোচনা করার তো অনেক সময় কারো কারো অন্তরে এরকম চিন্তা চেতনাও দেখা দেয় কিন্তু আকাবিরদের কিছু কিছু ঘটনা বা কিছু কিছু বিষয়কে তাদের উক্তিকে যদি আমরা সামনে রাখি তাহলে এই চিন্তা চেতনা ইনশাল্লাহ আমাদের মধ্যে আর থাকবে না কুতবুল আলম হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী যাকে সৈয়দ তাইফা বলা হয় দারুলুম দেওবন্দের যত বুজুর্গ রয়েছেন সকলে যাকে এক বাক্যে সিরে তাজ বা মাথার তাজ মনে করতেন তিনি হলেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী অনেকেই হয়তো নাম শুনেছেন এই মাহাদির ব্যাপারে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী এক বয়ানের মধ্যে কিছু আলোচনা করেন আজকে আমরা প্রথমে সেই বিষয়টা ইনশাল্লাহ উল্লেখ করব তো এর দ্বারা একটা বিষয় স্পষ্ট হবে যে শুধু একমাত্র শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী যে মাহাদির ব্যাপারে আবেগ লালন করতেন তা না বরং আমাদের আকাবিরদের বৈশিষ্ট্যই ছিল তারা মাহাদির ব্যাপারে আবেগ লালন করতেন তার বন্ধু হওয়ার তার দেখা পাওয়ার তার সোহবতে যাওয়ার এই চেতনা তারা লালন করতেন তো হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির রহমতুল্লাহ আলীর একটা কিতাব আছে সামাইমে ইমদাদিয়া সেই কিতাবের মধ্যে তিনি লেখেন তার একটা উক্তিকে মূলত সংকলন করা হয়েছে সেখানে যে এক স্বামী জিনকা নাম সৈয়দ আহমদ থা শামের একজন ব্যক্তি যার নাম ছিল সৈয়দ আহমদ ইহা মক্কা শরীফ মে হজরত মাহদি আখরুজ্জামান কে ইন্তজার মে মুকিম থে এখানে মক্কা শরীফে মাহদি আলী ইসালামের সন্ধানে তার অপেক্ষায় মক্কা শরীফে অবস্থানরত ছিল আপনাদের জানা থাকার কথা যে হাজি এমদাদুল্লাহ মহাজিরা মক্কে যদিও হিন্দুস্তানের মানুষ কিন্তু শেষ জীবনে তিনি হিন্দুস্তান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন এজন্য তার নামের শেষেই বলা হয় মহাজিরে মাক্কি তার মানে মক্কায় হিজরতকারী তো তিনি বলছেন যে একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো যিনি শামের নাগরিক ছিলেন যার নাম ছিল সৈয়দ আহমদ তিনি এই মক্কায় মাহদির অপেক্ষায় অপেক্ষারত ছিলেন क्योंकि उनके मुर्शिद ने उनके खबर दी थी कि कुछ दिन के बाद हज़रत महदी ज़ाहिर होने वाले हैं কেন তিনি মক্কায় অবস্থানরত ছিলেন যে তার মুর্শিদ তার শায়েখ তাকে জানিয়েছিলেন যে কিছুকালের মধ্যেই মাহদি প্রকাশিত হবে তো যেহেতু তার শায়েখ তাকে অবগত করেছেন তো শায়েখের এই কথার ওপর আমল করার জন্য মাহদির সন্ধান পাওয়ার জন্য তিনি নিজের দেশ ছেড়ে মক্কায় অবস্থান করা শুরু করে দিলেন अब उनके भाई सैयद मोहम्मद उस इंतज़ार में मक्का शरीफ में ठहरे हुए हैं और मुझसे मिलते रहते हैं তো প্রথমে তো সৈয়দ আহমদ মক্কায় চলে আসে এরপর তার দেখা দেখি তার আপন ভাই সৈয়দ মোহাম্মদ সেও মক্কা শরীফে থাকতে শুরু করে তো হজরত বলেন একদিন আমার সঙ্গে তার দেখা হয় আর জহুরে মাহদিকে আখবর ও আখার শোনাতে রাখতে হেন হ্যাঁ। আমার সঙ্গে দেখা হওয়ার পর তিনি অন্যান্য কথার পাশাপাশি আমাকে মাহদির ব্যাপারে যে হাদিস এবং সাহাবিদের যে উক্তিগুলো আছে আমাকে শোনাচ্ছিল কি কেন শোনাচ্ছিল যে মুহাজির আমাকে জানতেন না এজন্য জানতেন তো অবশ্যই কিন্তু মানুষের বৈশিষ্ট্য হলো সে যেই জিনিসকে ভালোবাসে তার কথার মধ্যে সেই জিনিসের স্মরণ চলে আসে আমি যদি আল্লাহকে ভালোবাসি আমার কথার মধ্যে আল্লাহর আলোচনা থাকবে আমি যদি রসুলকে ভালোবাসি আমি যখন কথাবার্তা বলবো রসুলের মহব্বত আমার কথা থেকে প্রকাশিত হবে এমন তো হবে না যে এসকে রসুলের দাবি করি কিন্তু আমার কথায় আমার আচরণে আমার জীবনে রসুলের মহব্বতের কোনো প্রকাশ নেই এরকম হওয়ার কথা না তো সৈয়দ আহমদ ने मुझसे बयान किया তো সৈয়দ আহমদ আমাকে বলেছে যে मैंने ख्वाब देखा আমি একদিন স্বপ্নে দেখলাম कि रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम आपको मुखातब करके फरमाते हैं যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে অর্থাৎ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে সম্বোধন করে বলছেন উন সুরনি আনসুরকা হে এমদাদ তুমি আমি নবীকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব তো ফের হুজুর মুসে ফরমাতি হ্যাঁ স্বপ্নের মধ্যে রসুল আমাকে বললেন যে कि हाजी इमदादुल्ला साहेब मुहाजिर हिंदी के पास एक हिंदी तलवार है तुम उनसे वो तलवार लेकर इमाम महदी के मददगार बनो যে হাজি এমদাদুল্লাহর কাছে হিন্দুস্তানের একটা তরবারি আছে সেই যুগ তরবারির যুগ ছিল আত্মরক্ষার্থে প্রায় সকলেই তরবারি বহন করত তো রসুল স্বপ্নে তাকে বলছেন যে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে একটা হিন্দুস্তানি তলোয়ার আছে তুমি এই তলোয়ারটা তার কাছ থেকে চেয়ে নেবে এরপর এই তলোয়ারটা নিয়ে তুমি ইমাম মাহদির সঙ্গে হবে মুমিনের স্বপ্ন সই মুসলিমের হাদিসে আছে রুয়াল মুমিন জুজ উমিন সিত্তাতি ও আরবাইন জুজ আমিন নবুয়া মুমিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কিভাবে রাসুলের নবুয়তে জীবন হলো তেইশ বছর তেইশ বছরের মধ্যে প্রথম ছয় মাস রাসুলকে শুধু স্বপ্ন দেখানো হয়েছে হেরাগুহার যে ওহি এটা ছয় মাস পরের কথা প্রথম ছয় মাস জিবরিলও এসে সরাসরি দেখা করেনি তাকে ইকরা বিসমি রব্বিকাল্লাদি খালাকও দেওয়া হয়নি আউজুবিল্লা বিসমিল্লাও দেওয়া হয়নি শুধু স্বপ্ন দেখানো হয়েছে তো তেইশ বছরের মধ্যে যদি স্বপ্ন দেখানো হয় ছয় মাস তো ছেচল্লিশ ভাগের এক ভাগ তো এখান থেকে বলা হয় মুমিনার স্বপ্ন অনর্থক না হ্যাঁ কখনো কখনো মনের কল্পনা সারাদিন যেগুলো কল্পনা করে রাত্রে ঘুমালে সেগুলো স্বপ্ন দেখে কখনো কখনো শয়তান ও বিভিন্ন ভয় দেখানোর বা প্রতারণায় ফেলার চেষ্টা করে কিন্তু মুমিনার স্বপ্ন অনেক সময় সত্য হয় বিশেষ করে যারা আমলদার রসুলের সুন্নতের উপর থাকার চেষ্টা করে তাদের স্বপ্ন এক ধরনের ইলহাম হয়ে থাকে तो इरपर हाजी साहब बोलছেন যে মেইলে উন কে খাব কে মুতাবিক ও তلوار মৌলাই মুনোরা আলী সাহেব কে জریہ উন কো ভেজওয়াই তো তারপর তিনে যে এত দাবি করেছেন আমার কাছ থেকে তার দাবি অনুযায়ী আমি আমার তরবারিটা একজন बुजुर्गो ছিলেন মৌলাই মুনোরা আলী সাহেব তার মাধ্যমে তরবারিটা তার কাছে পাঠিয়ে दी किंतु मगर इस अफना में सैयद अहमद साहब शमी किसी वजह से मक्का शरीफ से निकाल दिए गए इस तरह वो तलवार उन तक ना पहुंच सकी কিন্তু ঘটনাক্রমে আমার তরবারি তার হাতে পৌঁছার আগেই তাকে মক্কা শরীফ থেকে বের করে দেওয়া হয় বের করে দেওয়া সাধারণ ব্যাপার এটা সর্বযুগের বৈশিষ্ট্য রাসুল যখন প্রথম প্রাপ্ত হন খাদিজা রদি আল্লাহ আনহা যখন তাকে ওরাকাবিন নাওফেলের কাছে নিয়ে যান তখন ওরাকাবিন নাওফেল এই কথাটা বলেছিল প্রথম যখন বলছিল যে তোমার কম যখন তোমাকে বের করে দেবে হায় সেই দিন যদি আমি অরাকা জীবিত থাকতাম আমি যদি যুবক থাকতাম তোমার সঙ্গী হতাম রাসুল অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন আওয়া মুখরিজিয়াহুম আরে আমার কম আমার সম্প্রদায় আমার গোত্রের লোকেরা যারা আমাকে সত্যবাদী বলে জানে আল আমিন বিশ্বস্ত বলে জানে তারা আমাকে বের করে দেবে এটা কখনো পসিবল কখনো সম্ভব তো তিনি বলছিলেন তখন যে হে মোহাম্মদ তুমি যেই দাওয়াত নিয়ে এসেছো এই দাওয়াত নিয়ে দুনিয়াতে যারাই এসেছে তাদের প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে সই বুখারের হাদিস প্রথম অধ্যায়ের হাদিস তো এখান থেকে যারা হকের পথে থাকবে তাদের প্রতি শত্রুতা হবে এটা আল্লাহ তালার ফয়সালা কোরআনে আল্লাহ বলছেন ওয়াকাদালিকা জালনা আলিকুল্লি নবীন আদু আমিনাল মুজরিমিন এভাবেই প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়েছি শত্রু কে বানিয়েছেন বলছে আল্লাহ আল্লাহ নিজেই বলছেন নবীদের জন্য শত্রু আমি বানিয়েছি না হয়ে যাবে কোথায় তো এখন কেউ জিজ্ঞেস করতে পারে কেন বানালেন আল্লাহ আপনি পথ নিরাপদ রাখতেন দাওয়াতের পথকে সুগম করে দিতেন কিন্তু না আসাদুন্নাসি সবচেয়ে বেশি পরীক্ষায় আক্রান্ত হবে নবীরা ইন্না সিদ্ধাতা ইন্না ইজাম আল জাজা মা ইজামিল বালা হাদিসে আছে প্রতিদান মহৎ হয় বিপদ বড় হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ যার বিপদ যত বড় হয় যত ভয়ানক হয় তার জন্য আল্লাহর কাছে প্রতিদানও তত বড় হয় ওয়াইন্নাল্লাহ ইদা হাব্বা নিশ্চয়ই তাকিদের সঙ্গে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন ফামান রদইয়া ফালাহুর রিদা অমান সাকিতা ফালাহুর সাকাত এই পরীক্ষায় আক্রান্ত হয়ে বিপদে পড়েও যেই ব্যক্তি আল্লাহর ফয়সালের উপর সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ সন্তুষ্টি রয়েছে আর যে বিপদে পড়ে অসন্তুষ্ট হয়ে যায় যে হে আল্লাহ আমি তোমার দিনের সাহায্যে নিজেকে ফেদা করলাম আর তুমি দুনিয়ার অন্য কাউকে খুঁজে পেলে না আমাকে বিপদে ফেলছ আমার সন্তানদেরকে নিয়ে যাচ্ছ আমার পরিবারকে পেরেশানিতে আক্রান্ত করছো কি শুরু করেছো এটা তো বলছে সামান সাখেতা ফালাহু সাখাত যেই ব্যক্তি বিপদে পড়ে অসন্তুষ্ট হয় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায় তো হাজি সাহেব বলেন যে আমার তরবারি তার কাছে পৌঁছার আগেই তাকে মক্কা শরীফ থেকে বের করে দেওয়া হলো যে কোনো কারণে তরবারি আর তার হাতে পৌঁছায়নি এরপর তিনি বলছেন যে মক্কা শরীফ মে বহু সে বুজুর্গ হ্যাঁ মক্কা শরীফে তো অনেক বুজুর্গ আমরা এমন দেখি জিনকা দাওয়া হয় কে হাম মাহদিয়া জামান হোঙ্গে আমরা শেষ জামানার মাহদি হব মক্কা শরীফের ইতিহাস পড়লে দেখা যায় বিভিন্ন যুগেই বিভিন্ন মাহদি নিজেদেরকে মাহদি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং সময় পরবর্তীতে সাক্ষ্য দিয়েছে যে তারা মাহদি ছিল না ইতিপূর্বে আমাদের এই সম্পর্কে আলোচনা হয়েছে আর বা জোহরে মাহদিকে ইন্তজার মেয়ে বেছে হেন আর কিছু লোক তো মাহদির অপেক্ষায় বসা আছে উন্মে সৈয়দ আলী বাগদাদি হে তাদের মধ্যে আরেকজনের নাম হলো সৈয়দ আলী বাগদাদি অর্থাৎ বাগদাদের নাগরিক ও আকসর হামারে পাশ আমদ রফত রাখতে থে প্রায় সময় তিনি আমার কাছে আসতেন উনকে কাশফ কারামত আহলে মক্কা বহুত মশহুর হে তিনি এতটা বুজুর্গ ছিলেন যে তার কাশফ এবং কারামত মক্কাবাসীদের মধ্যে প্রসিদ্ধ ছিল এই যুগের বুজুর্গদের মতো না এই যুগের বুজুর্গদের তো অনেক সময় দেখা যায় অলসতা এবং উদাসীনতা প্রাকৃতিক বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায় কিন্তু আগের যুগের বুজুর্গদের স্বভাব এরকম ছিল না থানবির রহমেতুল্লাহ আলীর একজন এজাজত প্রাপ্ত খলিফা ছিলেন হাজি আব্দুল গনি ফুলপুরি রহমেতুল্লাহ আলী হাকিম আক্তার সাহেবের পীর হাজি আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলী যখন থানবির রহমতুল্লাহ আলীর কাছে থাকতেন থানবির রহমতুল্লাহ আলী মাঝে মাঝে তাকে বলতেন যে হে আব্দুল গনি তুমি লাঠি ঘুরিয়ে আমার চোখকে পরিতৃপ্ত করে দাও অর্থাৎ হাজি আব্দুল গনি রহমতুল্লাহ আলী তিনি লাঠি ঘোরাতে জানতেন বিভিন্নজন জানে না লাঠি ঘোরাতে তো লাঠি ঘোরানোর কৌশল তিনি রপ্ত করেছিলেন তো থানবির রহমতুল্লাহ আলী বলতেন লাঠি ঘোরানো দেখিয়ে আমার চোখকে পরিতৃপ্ত করে দাও ভাবা যায় পীর সাহেব মানুষ তিনি লাঠি ঘোরানো দেখে কি করবেন তিনি তো তাজবি টিপবেন তিনি তো সারাদিন বিভিন্ন ধ্যানের মধ্যে থাকবেন ডায়াবেটিসের রোগ নিয়ে থাকবেন বিভিন্ন রোগ ব্যায়াম নিয়ে বিছানায় থাকবেন তার খেদমত হতে থাকবে এটাই স্বাভাবিক ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বাংলাদেশের বড় একজন বুজুর্গ তার বয়স যখন ষাট বছর সে সময়ও প্রতিদিন সকালে এক ঘন্টা সাঁতার কাটতেন অন্য ব্যায়ামের হিসাব বাদ ষাট বছরের মুরব্বী তো এক ঘন্টা প্রতিদিন কোনো দিন বাদ দিতেন না প্রতিদিন সকালে সাঁতার কাটতেন এই যুগে তো এটা কল্পনার বাইরে চলে গেছে এই যুগে একজন মুরব্বী তিনি সকালবেলা দৌড়াবেন এটাও তো একটা দৃষ্টিকট হয়ে যায় আর যদি একটু মুরব্বী না হয় যুবক হয় তাহলে তো জঙ্গি মামলায় ফেসে যাবে নিশ্চিত যে তার হঠাৎ করে চেতনা কেন দাঁড়িয়ে গেল হ্যাঁ ইস্কনের ক্লাবের সামনে মন্দিরের সামনে প্রতিদিন সকালে গিয়ে যদি দেখা যায় কিছু ছেলে প্রশিক্ষণ নিচ্ছে হিন্দুস্তানের লড়াইয়ের জন্য অখণ্ড রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য সেটা দর্শনীয় কিছু না তারা তো করতেই পারে তারা সোনার ছেলে কিন্তু আমাদের লোকেরা কেন করবে একজন মানুষ হুজুর হবে হুজুর মানে মাদ্রাসা পুরো দরকার না এখন তো একটু দাড়ি রাখলে আর পাঞ্জাবি পায়জামা পরলেই হুজুর হয়ে যায় একজন হুজুর সকালবেলা দৌড়াবে ব্যায়াম করবে জিম করবে কারাতে কংফ শিখবে না নাউজুবিল্লা এটাও কি কখনো হওয়া সম্ভব এ জঙ্গি না হলে দুনিয়াতে জঙ্গি কে হবে আবরার ফাহাদ মৃত্যুর পর এক নেতা মন্তব্য করেছিল না যে সে যে শিবিরের পক্ষে তো অন্যতম বড় প্রমাণ পাঁচক্ত নামাজ পড়ত তো পাঁচক্ত নামাজ পড়বে আবার শিবির হবে না কথায় কথায় আরবি শব্দ ব্যবহার করবে ইতিপূর্বে আলোচনা করেছিলাম জঙ্গি চিহ্নিত করে একটা ইন্ডিকেটর তারা পেশ করেছিল এর মধ্যে এটাও একটা আলামত ছিল দাড়ি রাখে কথায় কথায় আরবি শব্দ ব্যবহার করে আসসালাম আলাইকুম জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ তো এটা জঙ্গি চিহ্নিত হওয়ার একটা ইন্ডিকেটর তো সৈয়দ আলী বাগদাদি তিনি বুজুর্গ ছিলেন তার কারামত মক্কার মধ্যে প্রসিদ্ধ ছিল উনকে হিসাব সে ইমাম মাহদিকে কে জোহর মে এক ইয়া দু সাল বাকি হ্যায় তো হাজি আমদাদুল্লাহ মহাজির বক্কি বলছেন তার হিসাব অনুযায়ী সেই সময় এখন থেকে প্রায় দেড়শো বছর আগের কথা সেই সময়ে তিনি বলছেন যে তার হিসাব অনুযায়ী মাহাদির আত্মপ্রকাশে এক বছর বা দুই বছর বাকি ছিল আচ্ছা এই কি সঠিক এখন তো আমরা দেখতেই পাচ্ছি দেড়শো বছর আগের কথা এক দুই বছর দেড়শো বছর পার হওয়ার পর মাহাদির দেখা পেলাম না তো দেখা যাচ্ছে ধারণা সঠিক ছিল না তো এই যুগ যদি হতো তাকে বলা হতো হ্যাঁ এত অতি জজবাতি হওয়া ভালো না এত উৎসাহ কেন এত আবেগ কেন মাহাদি আসলে দেখা যাবে তোমাকে কে হিসাব বের করতে বলেছে কিন্তু হাজি আহমদুল্লাহ মহাজের মক্কে কিন্তু তাকে নিন্দা করছেন না তাচ্ছিল্য করছেন না বরং গর্বের সঙ্গে বয়ান করছেন তিনি এতটা জজবার অধিকারী ছিলেন যে তিনি এতটা অপেক্ষারত ছিলেন তার ধারণায় এক বছর বা দুই বছর বাকি ছিল সাহাবাই ক্রামের ক্ষেত্রে আমরা কি দেখি আবু সাইদ খুদ্রি মক্কায় নতুন ইসলাম গ্রহণ করেছেন রাসুল তাকে বলেছেন খবরদার এখন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করার দরকার নেই তুমি মক্কার মানুষ না বাইরের মানুষ যদি সবার সামনে ইসলামের কথা প্রকাশ করো ইসলাম এখনো শক্তিশালী অবস্থানে আসেনি তোমার উপর অ্যাটাক হবে আর যেহেতু মক্কায় তোমার আত্মীয় স্বজন নেই তোমার খানদানের লোক নেই তোমাকে ডিফেন্ড করার মতো কেউ থাকবে না তো তুমি আপাতত গোপন রাখো কিন্তু দেখা গেল আবু সাইদ খুদ্রি ইসলাম গ্রহণ করার পরে আগুনকে ভিতরে দমিয়ে রাখতে পারলেন না কারবার মধ্যে গিয়ে অ্যালার্ম দেওয়া শুরু করলেন আর মক্কার সেই কুরেশটা তার উপর হামলে পড়লো আবু বকর অদি আল্লাহন তাকে গিয়ে কোনো রকম উদ্ধার করে নিয়ে আসলেন এই যুগে হলে তো বলা হতো কত বড় বেয়াদব আমরা না করেছি আমাদের না শোনো না আমি নবী তোমার সবচেয়ে বড় মুরব্বী চুপচাপ থাকতে বলেছি জজবা দেখাতে না করেছি তার এত জজবা কেন দেখাচ্ছ এত লাফাচ্ছ কেন কিন্তু রাসুল তাকে একটা নিন্দা বাক্য বলেছেন এরকম কোনো দুর্বল না জাল হাদিসে কেউ দেখাতে পারবেন না মুমিনের আবেগের আল্লাহর কাছে দাম আছে এর সবচেয়ে বড় প্রমাণ তো আমরা দেখতে পাই যখন হুদায়বিয়া সন্ধির পূর্বে ওসমান রদিয়াল্লাহ আনহুকে মক্কায় বন্দি করা হয় চারিদিকে খবর ভাইরাল হয়ে যায় যে ওসমানকে শহীদ করা হয়েছে আমার রসুল চোদ্দশো সাহাবির হাত থেকে মৃত্যুর বায়াত নিয়েছিলেন এটা পীরের বায়াত না আমলের বায়াত না মৃত্যুর বায়াত যে আমরা চোদ্দশো সাহাবি রক্ত দিয়ে হলে ওসমানের রক্তের বদলা নেব কারণ মুমিনের রক্ত কখনো বৃথা যেতে পারে না আর একজন মুমিন দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ আসমান টিকিয়ে রাখবেন জমিন টিকিয়ে রাখবেন মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে কাবার চাইতেও দামি এটাই আহলে সুন্নতল জামাতের আকিদা একজন মুমিনের রক্ত বৃথা যেতে পারে না তো একজন মুমিনের রক্ত বৃথা যাবে না রসুল বায়াত নিচ্ছেন আল্লাহ তিরস্কার করেছেন আল্লাহ বলেছেন কেন বায়াত নিচ্ছ মিথ্যা গুজবে কেন কান দিচ্ছ তাহকিক কেন করছো না চাইলে তাহকিক করতে পারতে তোমাদেরকে তাহকিক করতে বলা হয়েছে যা শোনো তাই কেন কানে নাও আল্লাহ এরকম একটা বাক্য কোরআন নাজিল করেনি বরং আল্লাহ কি বলছেন তোমাদের হাতের উপর আল্লাহর হাত আছে তার মানে মুমিনের আবেগ আল্লাহর কাছে প্রশংসনীয় उनके हिसाब से इमाम महदी के जहूर में एक या दो साल बाकी है उन्होंने इमाम महदी को रुकनी अमानी के पास नामाज पढ़ते हुए देखा है সেই বুজুর্গ তিনি দাবি করেছেন যে তিনি রুকনি আমানি যারা হজে গিয়েছেন চেনার কথা রুকনি আমানির কাছে মাহদিকে নামাজ পড়তে দেখেছেন তার দাবি অনুযায়ী আর উনসে মুসাফাহা ভি কিয়া है তার সঙ্গে মুসাফাহা করেছেন উস ওয়াক্ত ইমাম মাহদি কে ওমর চালিশ সাল মালুম হতি থি সেই সময় মনে হচ্ছিল তার বয়স চল্লিশ হয়ে গেছে তো অনেক বর্ণায় যদিও দুর্বল সনদের মান কিন্তু দেখা যায় চল্লিশ বছরে মাহাদির আবির্ভাব ঘটবে सैयद साहब कहते हैं कि मैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशाद के मुताबिक महदी के इंतज़ार में मक्का शरीफ के मुकीम हो তো তিনি বলছেন যে আমি রাসূলের ঘোষণা অনুযায়ী রাসূলের সুসংবাদ অনুযায়ী মক্কা শরীফে মাহদির অপেক্ষায় দিন কাটাচ্ছি অবস্থান করছি তো হাজি এমদাদুল্লাহ মহাজিরা মক্কি গর্বের সঙ্গে ঘটনাকে বয়ান করলেন তো আমাদের আকাবিরের চেতনা কি মাহাদির আলোচনাকে লুকিয়ে রাখা নাকি আলোচনাকে প্রকাশ করা মানুষের আবেগকে মূল্যায়ন করে এমনকি যে আবেগ বাস্তবসম্মত না যারা দাবি করছে তারা মাহাদির সঙ্গে মুসাফাহা করেছে মাহাদিকে নামাজ পড়তে দেখেছে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি যে মাহাদি নিজেও জানবে না যে তিনি মাহাদি ইউসলিহুল্লাহ ফিলাইরা হাদিসে আছে আল্লাহ তাকে এক রাতের মধ্যে যোগ্য বানিয়ে দিবেন সেই রাতের আগে তিনি নিজেও টের পাবেন না তাহলে অন্য মানুষ কিভাবে তাকে নামাজ পড়তে দেখে তো এটা বাস্তবসম্মত না হাদিস অনুসারী না এই আবেগটা কিন্তু তারপর যেহেতু আবেগটা ইসলামের জন্য আবেগটা দিনের জন্য এই আবেগকে তারা মূল্যায়ন করেছেন হ্যাঁ তাকে হয়তো হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার আবেগের উপর অ্যাটাক করেননি যে তোমার এই আবেগ কেন তুমি অতি জজবাতি কেন এছাড়াও সৈয়দ গাউস আলী শাহ কালামদার রহমতুল্লাহ আলী অনেক উক্তি আছে এই ব্যাপারে তো আজকের আমরা সেদিকে যাচ্ছি আল্লাহ রসুলের জামানা থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত মোট পাঁচ ধরনের যুগ পৃথিবী অতিক্রম করবে হাদিসের মধ্যে আছে মোট পাঁচ ধরনের যুগ পৃথিবীর বয়স যতই হোক না কেন সাড়ে চোদ্দোশো হোক আর পনেরোশো হোক সেটা আপেক্ষিক ব্যাপার কিন্তু যুগগুলো হবে কয় ধরনের পাঁচ ধরনের হাদিসের মধ্যে আছে হুজাইফ এবনি আমার নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আউআলা দিন ইকুম নবুয়াতুন ওয়া রাহমা ওয়া তাকুন ফিকুম মা শা আন তাকুন তোমাদের দিনের সূচনা হবে নবুয়ত এবং রহমতের মাধ্যমে আমাদের ইসলামের শুরু হয়েছে রসুলের নবুয়ত প্রাপ্তির মাধ্যমে রসুল নবুয়ত প্রাপ্তির আগে তো এই দিনের সূচনা হয়নি তাহলে দিনের যে পাঁচটা ভাগে ভাগ করলাম রাসুল আসা থেকে কেয়ামত পর্যন্ত এর মধ্যে প্রথম ভাগের সময় হলো নবুয়তের সময় তো রাসুল বলছেন আল্লাহ যতদিন চান এই নবুয়ত তোমাদের মধ্যে থাকবে রাসুল যেহেতু গায়েব জানতেন না তো তিনি তো আর নিশ্চিত ছিলেন না যে তেষট্টি বছর বয়সে এগারো হিজিরের রবিউল আউ্বাল মাসেই তার ইন্তেকাল হবে তিনি জানতেন না তো বলছেন আল্লাহ যতদিন চান এই নবুয়ত তোমাদের মধ্যে থাকবে এটা হলো প্রথম যুগ দ্বিতীয় যুগ সুম্মা তাকুন ও খিলাফা আলা মিনহাজির নবুয়া নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে মাশা আল্লাহ আন্তাকুন আল্লাহ যতদিন চান দুনিয়ার মধ্যে এটা থাকবে অন্য হাদিসের আলোকে দেখা যায় আল খিলাফত বাদি খালাফুন সালাতান আমার পরে তিরিশ বছর খেলাফত থাকবে তাহলে এই হাদিসে যে বলা হচ্ছে নবুয়তের আদলে খেলাফা রাসুলের ইন্তেকালের পর তিরিশ বছর পর্যন্ত এই খেলাফা স্থায়ী হবে সুম্মা ইয়ারফাউহাল্লাহু এরপর আল্লাহ তালে এই খিলাফত আলা মিনহাজুল নবুয়াকে উঠিয়ে নেবেন দুনিয়াতে থাকবে না সুম্মা ইয়াকুন মুলকান আব্বা এরপর মুলুকিয়াত শুরু হবে বংশানুক্রমিক খিলাফা রাজার ছেলে রাজা যেটা হাসান রদি আল্লাহনুর পর মাবিয়া রদি আল্লাহ আনহা আমিরুল মিনেন ছিলেন তারপর ইয়াজিদ এরপর এই ধারা যে শুরু হয়েছে একেবারে উনিশশো পর্যন্ত একই ধারা চলেছে সুম্মে কোন মুলকান আব্দ আব্দন বলা হয় যারা দাঁত দিয়ে কামড়ে থাকে অর্থাৎ কোনোভাবে তারা ক্ষমতা ছাড়বে না রাজার ছেলে রাজা তারা ক্ষমতা গ্রহণ করতেই থাকবে ফায়কুন মাসা আল্লাহ আইয়াকুন আল্লাহ যতদিন চান এই ধারা চলবে সুম্মে আলফাহুল্লাহ জাল্লা জালালহু এরপর আল্লাহ এই প্রকার দুর্বল খেলাফতকে উঠিয়ে নেবেন তো তখন কি হবে তিন যুগ চলে গেল প্রথম যুগ নবুয়তের যুগ দ্বিতীয় যুগ খিলাফত আলা মিনহাজ নবুয়া নবুয়তের আদলে খেলাফার যুগ তৃতীয় যুগ হলো মুলুকিয়াত বা বংশানুক্রমী খেলাফার যুগ চতুর্থ ধাপে এবার শুরু হচ্ছে রসুল বলছেন সুম্মা জাবারিয়া বন্য হাদিসে আছে জাবাবিরা জালেম বাদশাদের আবির্ভাব হবে যারা জুলুম করবে তাদের নাগরিকদের উপর দেশের যারা দেশের স্থায়ী নাগরিক হবে তাদের উপর জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করবে ফাতাকুন মাশা আল্লাহ আন তাকুন আল্লাহ যতদিন চান দুনিয়াতে সেটা থাকবে সুম্মাইফাহ জাল্লা জালালহু এরপর আল্লাহ জুলুমের রাজত্ব এটাকে উঠিয়ে নেবেন রাজত্ব বলা হচ্ছে রাজতন্ত্র বলা হচ্ছে না সেটা রাজতন্ত্রের শিরোনামে হোক আর গণতন্ত্রের শিরোনামে হোক অন্য শিরোনামে হোক সেটাই হাদিসে বলা হয়নি রাজত্ব হবে সেটা যেই শিরোনামেই হোক না কেন সুম্মা তা কোনো চতুর্থ ধাপ শেষ কিন্তু এরপর পঞ্চম ধাপ যেই ধাপের পরে কেয়ামত আসবে সুম্মা তা কোনো খিলাফা আলামিন হাজির নবুয়া এরপর আবারও সেই নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে হওয়ার পর কি হবে তামেল ফিরনাস বিসুন্নাতিন নাবি রাসুলের আদর্শ অনুযায়ী তারা সমাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবে মদিনার সনদ এবং সেই রাসুলের আদর্শকে সামনে রেখে ওয়ুলকিল ইসলাম বিজিরানহি ফিল আর্দ ইসলাম দুনিয়াকে বিজয় করে নিয়ে বেফিকির হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে যাবে ইসলামের কোনো পেরেশানি থাকবে না মুসলমান ভয়ে কম্পিত থাকবে না যে কখন কে এসে মেরে ফেলে কি হয় না হয় আগামীকাল আমি দুনিয়াতে থাকবো না আখেরাতে চলে যাব। নিরাপদে থাকবো না কারাগারে থাকবো গুম থাকবো না স্বাভাবিক আরো দশজন মানুষের মতো থাকবো এরকম পরিস্থিতি থাকবে না ইসলাম এবং মুসলিমরা নিশ্চিন্ত হয়ে যাবে দুশ্চিন্তামুক্ত হয়ে যাবে ইয়ারদা আনহা সামা ওয়া সাকিনুল আর্দ আসমানবাসী অর্থাৎ ফেরেস্তারাও সেই রাজত্বের উপর সন্তুষ্ট থাকবে জমিনবাসীরাও সন্তুষ্ট থাকবে আচ্ছা জমিনবাসীদের মধ্যে সবাইকে মমিন নাকি কাফেরও আছে কাফের নাই তার মানে কাফেররাও সন্তুষ্ট থাকবে প্রকৃত ইসলাম যদি দুনিয়াতে জিন্দা থাকে কাফেররাও সন্তুষ্ট থাকে এর নজির যদি চান খুব বেশি পেছনে যেতে হবে না আবু বকর ওমর ওসমানদের জামানাই দেখেন যে সেই জামানার কাফের যারা ছিল তাদের অবস্থা কি ছিল মোহাম্মদ বিন কাসেম যখন ভারতবর্ষকে জয় করে নেন সেই সময় লক্ষ লক্ষ হিন্দু কেন কোনো প্রকার দাওয়াত ছাড়াও তারা কেন ইসলাম গ্রহণ করে নিল কোন জিনিস দেখে তারা ইসলামের প্রতি এতটা আগ্রহী হয়েছিল তো ইসলাম শুধু মুসলমানের জন্য না ইসলাম হলো বিশ্ব মানবতার জন্য কোরআনের ব্যাপারে কি বলা হচ্ছে শাহরুর রমাদন আল্লাহিল কোরআন হুদাল্লিন নাস কোরআন সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায় ইসলাম চায় শান্তি প্রতিষ্ঠা করতে ন্যায় প্রতিষ্ঠা করতে ন্যায়ের রাজত্ব যদি থাকে দুনিয়ার অমুসলিমরাও কেন মেনে নেবে না আজকের যুগের মুসলমানরাও যখন ইহুদিদের প্রতিষ্ঠিত গণতন্ত্রকে মেনে নিতে পেরেছে তো সেখানে দুনিয়ার অমুসলিমরাও কেন ন্যায়ের রাজত্ব বা ন্যায়ের রাজনীতিকে মেনে নেবে না ন্যায়কে মেনে নিতে বাধা কোথায় ন্যায়কে তো একমাত্র সেই ব্যক্তি ন্যায়ের প্রতি দুশ্মনী রাখতে পারে যার অন্তরটা বক্র হয়ে গেছে একজন অমুসলিম হওয়ার পরও যদি সে ইনসাফ পছন্দ হয় সে যদি আসলেই সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি সংহতি ভালোবাসা চায় অবশ্যই ইসলামের প্রতি সন্তুষ্ট থাকবে হ্যাঁ এই যুগে যেহেতু ইসলাম কোথাও প্রতিষ্ঠিত নেই এর মডেল আমাদের সামনে নেই এজন্য না জানার কারণে অনেক মুসলমানরাও এটাকে অপছন্দ করে এটা না জানার কারণে কিন্তু মডেল যদি সামনে থাকতো যেমন রসুলের যুগ আবু বকরের যুগ ওমরের যুগ ওসমানের যুগ আলীর যুগ আমার তো মনে হয় যে একজন ইনসাফ ভিত্তিক যারা গবেষণা করে এরকম একজন অমুসলিমও দেখাতে পারবেন না যারা এই যুগগুলোকে অপছন্দ করে আমার ধারণা অনুযায়ী দেখানো সম্ভব না মহাত্মা গান্ধী ওমর রাজি আল্লাহনুর কথা বলতো তার বিভিন্ন আলোচনায় এবং সে বলার চেষ্টা করতো যে আমি ওমরের রাজনীতি করার চেষ্টা করি তাহলে একজন হিন্দু হয়ে সেখানে ওমরের নাম নেবে তার মানে বোঝা যায় যে এর মধ্যে ন্যায়ের প্রতীক আছে তো যখন দুনিয়াতে ইসলাম থাকে তখন আল্লাহ তালা বরকতের দরজা খুলে দেন তো বলা হচ্ছে তখন আসমান কোনো ফোটা বাকি রাখবে না বরং মুসলধারে বৃষ্টি বর্ষণ করবে জমিনের মধ্যে খরা হয় না খরা হবে না তখন আর দুর্ভিক্ষ দেখা দেবে না ওয়ালা তাদাউল আরদু মিন নাবাতিহা ওয়া জমিনের মধ্যে যত প্রকার ফসল আছে যত বরকত আছে জমিন সবগুলোকে বের করে দেবে তে হাদিসটা মুসনাদে বাজ্জার মুসনাদে আহমেদ দালাইল নবুয়া গ্রন্থে বর্ণিত আছে ইমাম সাতবী মুয়াফাকা গ্রন্থে বর্ণনা করেছেন সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী তিনি মানসিব ইমামতের মধ্যে বর্ণনা করেছেন এবং এই হাদিসের ব্যাপারে অধিকাংশ মহাদিসিন একরামের বক্তব্যই হলো হাদিসটা সহি হাফিজ ইবনুল আসির জাজির রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন যে রিজা আলহু ফিকাত এই হাদিসের যত বর্ণনাকারী সকলে বিশ্বস্ত তার মানে হাদিসটা গ্রহণযোগ্য হাদিসটা সহি তো সহি হাদিসের আলোকে বোঝা যাচ্ছে মোট যুগ কয়টা হবে পাঁচ প্রথম যুগ নবুয়তের যুগ দ্বিতীয় যুগ খিলাফত আলা মিনহাজ নবুয়ার যুগ তৃতীয় যুগ হলো বংশানুক্রমে খেলাফতের যুগ চতুর্থ যুগ হলো জুলুমের যুগ জুলুমের রাজনীতির যুগ আর পঞ্চম যুগ আবার খেলাফতের যুগ হাদিসের মধ্যে আমরা খেলাফতের ব্যাপারে তিন ধরনের বক্তব্য পাই একটা আমি একটু আগে বললাম যে আমার পরে তিরিশ বছর খেলাফত থাকবে আচ্ছা এক হাদিসে বলা হচ্ছে তিরিশ বছর খেলাফত থাকবে আর এক হাদিসে বলা হচ্ছে পঞ্চম যুগ অর্থাৎ কেয়ামতের পূর্বের যুগও খেলাফত হবে দুটো এক হলো সাংঘর্ষিক মনে হচ্ছে না তো ব্যাখ্যা কি যে আমার পরে ধারাবাহিকভাবে খেলাফত আলা মিনহাজুল নবুয়া তিরিশ বছর থাকবে এবং আমরা দেখতে পাই আবু বকর ওমর ওসমান আলী এই চারজনের মাধ্যমে উনত্রিশ বছর ছয় মাস সমাপ্ত হয়েছে এরপর হাসান রদিয়াল্লাহ আনহু ছয় মাস তিনি খেলাফত পরিচালনা করেছেন তিরিশ বছর পরিপূর্ণ হয়ে গেছে একচল্লিশ হিজড়ি পর্যন্ত খেলাফত আলা মিনহাজের নবুয়া ছিল রাসুলের নবুয়ার প্রাপ্তি থেকে এগারো হিজড়ি পর্যন্ত ছিল নবুয়া এগারো হিজড়ি থেকে একচল্লিশ হিজড়ি পর্যন্ত ছিল খেলাফত আলা মিনহাজের নবুয়া এরপর একচল্লিশ হিজড়ি থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ওসমানী সালতানা দ্য অটোমান এম্পায়ার তাদের পতন পর্যন্ত প্রায় এই তেরোশো বছর পর্যন্ত দুনিয়াতে ছিল বংশানুক্রমে খেলাফা এরপর উনিশশো তেইশের পর যখন সেই মোস্তফা কামাল পাশা তার ষড়যন্ত্রের মাধ্যমে সেই খেলাফতের পতন হয়ে যায় এরপর সারা দুনিয়াতে ছোট ছোট পরিধিতে শুরু হয়েছে জুলুমের রাজনীতি এটা যে জুলুমের রাজনীতি আমাদের কথা না হাদিসের কথা কেউ এখন এটা বলার দরকার নেই যে তিনি দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন রাষ্ট্রের মানহানি করছেন যদি বলেন মানহানি করা হচ্ছে তাহলে রাসুলই মানহানি করে গেছেন কারণ কথাটা হাদিসে এসেছে যে তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপ যেটা হবে মুলকান জাবারিয়া জাবারিয়া মানে হলো জুলুম পরাক্রম তো জুলুমের রাজনীতি এরপর ইনশাআল্লাহ কেয়ামতের আগে আবার সেই যুগ ফিরে আসবে তো এটা বলছিলাম যে প্রথম ধাপ হলো তিরিশ বছরের যেটা হাদিসে আছে আরেক হাদিসে বলা হচ্ছে অসায়াকুন উবায়াদি খুলাফা ফায়াক ফুরুন আমার পরে অনেক খলিফার আবির্ভাব হবে যারা সংখ্যায় অনেক হবে সংখ্যায় যদি অনেক হয় তাহলে তিরিশ বছর আবার কিভাবে খেলাফত থাকে এখান থেকে আরেকটা প্রশ্নের আমরা জবাব পাই যারা বলতে চায় যে তিরিশ বছর পর অর্থাৎ খেলাফতে রাশেদার পর দুনিয়াতে আর খেলাফত ছিল না এগুলো রাজতন্ত্র এগুলো কুফরি এগুলো এই এগুলো সেই তাদের এই কথাটাকে সহি তাদের নির্বাচন পদ্ধতিটা ইসলাম সম্মত ছিল না এটা ঠিক ইসলাম সম্মত পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন আবু বকর নির্বাচিত হয়েছিলেন অমর ওসমান আলী হাসান তারা ইসলাম সম্মত পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন পরবর্তী খলিফার ইসলাম সম্মত পদ্ধতিতে নির্বাচিত হয়নি তারা নির্বাচিত হয়েছে বংশানুক্রমিক পদ্ধতিতে রাজার ছেলে রাজা যোগ্য হোক আর অযোগ্য হোক এমনকি কখনো দেখা গিয়েছে নাবালের সেও খলিফা হয়ে গিয়েছে সালাউদ্দিন আইবের জামানের ইতিহাস যারা পড়েছেন সেই সময় নাবালেগও খলিফা ছিল তা নাবালেগ তো খেলাফতের যোগ্য না আর তারা তো নামাজের বিধানও দেওয়া হয়নি সে কিভাবে খলিফা হয় তো অযোগ্য ব্যক্তিও খলিফা হয়ে যাচ্ছে কেন কারণ তাদের নির্বাচন পদ্ধতি ইসলাম সম্মত ছিল না কিন্তু তারা খলিফা ছিলেন না এই কথা বলার সুযোগ নেই কারণ হাদিসে বলা হচ্ছে অনেক খলিফা আসবে অনেক পরিমাণে অনেক বেশি হবে তো দুই ধরনের বক্তব্য পেলাম এক জায়গায় বলা হচ্ছে ৩০ বছর খেলাফত থাকবে আরেক জায়গায় বলা হচ্ছে অনেক খলিফা হবে তার মানে বুঝতে পারছে ৩০ বছর থাকবে খেলাফতের আশেদা আর এরপর অনেক খলিফা আসবে কিন্তু তারা খেলাফতের আশেদা করবে না তাদেরও কিছু কিছু জুলুম থাকবে কিছু কিছু বাড়াবাড়ি থাকবে তাদের মধ্যে অনেক প্রকার জালেম লোকের আবির্ভাব হবে পুরোপুরি তারা আবু বকর অমরের মতো হবে না তবে তারাও খলিফা হবে সর্বশেষ আরেক হাদিসে বলা হচ্ছে কেয়ামত ততদিন হবে না যতদিন না বারো জন খলিফার আবির্ভাব হবে তো এখন তো আবার ঝামেলা লেগে গেল বারো জন কেমনে হয় তিরিশ বছর পর্যন্ত তো পাঁচজন পেলাম আবু বকর ওমর ওসমান আলী হাসান কয়জন পেলাম পাঁচজন আর সর্বশেষ খলিফা হলো আমাদের মাহদি তা পেলাম ছয়জন ছয়জন তো নিশ্চিত পেয়ে গেলাম বাকি ছয়জন কারা হবে তো সিরিয়ালে তো বলার সুযোগ নেই যে হাসানের পরে আমরা এখন ধরতে ধরতে ইয়াজিদকেও ধরে ফেললাম সেও হলো এরকম খলিফায় রাশেদের কথা বলার তো সুযোগ নেই ইয়াজিদ যে জালেম ছিল এই ব্যাপারে তো দ্বিমত করার কোনো সুযোগই নেই তাহলে এই বারো জন কারা তাহলে বোঝা যাচ্ছে বিভিন্ন সময়ে ছয়জনের হিসাব তো মিলে গেছে বিভিন্ন সময়ে সেই মাহদির আগে হাসানের পরে বিভিন্ন সময়ে আরও পাঁচজনের আরো ছয়জনের আবির্ভাব হবে ইনশাআল্লাহ এই ছয়জনকে নিশ্চিত করে বলার সুযোগ নেই যে কারা হবে হাদিসে যেহেতু চিহ্নিত করা হয়নি কিছু কিছু আলামত থেকে আমরা বুঝতে পারি যেমন ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ এতটা ইনসাফের উপর প্রতিষ্ঠিত ছিলেন তার যুগে অনেকের মতামত ছিল তিনি মনে হয় মাহদি ইতিহাসে দুইজন ব্যক্তিকে মুজাদ্দিদ তো অনেক ছিলেন দুইজন ব্যক্তিকে বিশেষভাবে স্মরণ করা হয় প্রথম এক হাজার বছরের মুজাদ্দিদ হিসাবে স্মরণ করা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে আর দ্বিতীয় এক হাজার অর্থাৎ এক হাজারের পর থেকে দুই হাজার পর্যন্ত স্মরণ করা হয় মুজাদ্দিদে আলফেসানি সৈয়দ আহমদ সের হিন্দি রহমতুল্লাহ আলীকে এই দুইজন ব্যক্তিকে তো এই যে একজন পেলাম উমর ইবনে আবদুল্লাহ আজিজ আমরা নিশ্চিত না কিন্তু আশা করতে পারি এই বারো জনের তিনি একজন আরেকজন ছিলেন আব্বাস খলিফা মাহদি তার নাম ছিল মাহদি নামই মাহদি আমাদের এই কেয়ামতের আগের আশা মাহদি না তো তিনিও তার ব্যাপারে অনেকে মন্তব্য করেন তিনিও ইনশা আল্লাহ বারো জনের একজন আর আমাদের ভারতবর্ষের সুলতান আলমগীর আওরঙ্গজেব আলমগীর নাম তো অনেকে শোনার কথা সে আলমগীরের ব্যাপারে আমরা আশা করতে পারি যে তিনিও ইনশাআল্লাহ বারো জনের একজন ছিলেন বাকিদের ব্যাপারে নিশ্চিত করে বলার সুযোগ নিয়ে আল্লাহ ভালো জানেন বাকি এতটুকু বোঝা যাচ্ছে মাহাদি আসার আগেও দুনিয়াতে অল্প পরিসরে হলেও খেলাফত থাকবে অন্যথায় বারো জন পূর্ণ কিভাবে হবে তো এই সমস্ত হাদিসার আলোকে আমরা কেয়ামতের আগে পাঁচটা যুগের দেখা পেলাম তো দুনিয়ার বাস্তবতাকে আমরা সামনে রাখলে এতটুকু বোঝা যায় যে আমরা কোন ধাপে আছি চতুর্থ ধাপে জুলুমের ধাপে চতুর্থ ধাপে আছি তো অন্ধকার যখন ঘনীভূত হয় তখন আশার আলো জেগে ওঠে যে কিছু সময় পরে ইনশাআল্লাহ প্রভাতের সূর্য উদিত হবে শেষ রাত্রে তাহাজুত পড়তে উঠলাম চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে সারা দুনিয়াকে তো দেখতে তো ভয় লাগছে যে এত অন্ধকার বাইরে বের হলে না ভূতে ধরে না পেতনিতে ধরে না আবার পরিয়ে এসে ফেতনায় ফেলে কি হয় না হয় কিন্তু একটা আশার আলো জাগে যে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ শুভে সাদিক হবে মসজিদের আজান ইনশাআল্লাহ ইথারে ইথারে ধ্বনিত হবে তো যেহেতু আমরা চতুর্থ ধাপে আছি এবং আমাদের জুলুমটা অনেক বেশি হয়ে যাচ্ছে তা আশা করতে পারছি ইনশাআল্লাহ যে শীঘ্রই আমরা সেই পঞ্চম ধাপে প্রবেশ করব সেই সূর্য ইনশাআল্লাহ উদিত হবে আমরা পাই বা না পাই দুনিয়া ইনশাআল্লাহ পাবে আমরা পেতে হবে জরুরি না আমাদের জন্য পৃথিবী আটকে থাকবে না আমি যদি ইসলাম ইসলামকে আঁকড়ে না ধরি এর জন্য কি ইসলামের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে ক্ষতি তো আমারই হবে তো সেই জামানা যদি আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ যদি না পাই তাও আলহামদুলিল্লাহ আল্লাহর ফয়সালের উপর আমরা সর্বদা সন্তুষ্ট এটাই তো মমিনার বৈশিষ্ট্য رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا তো গত সপ্তাহে আমরা মাহাদি কখন আসবে শিরোনামে আলোচনা করেছিলাম তখন আমরা কিছু আলামত সম্পর্কে আলোচনা করেছিলাম যে আলামতগুলো ব্যাপক আলামত যেমন খিফাতুমিনা দিন দিন নিয়ে অনেক সমাজের মধ্যে দিনের ব্যাপারে ইনহেতাত আসবে অবনতি আসবে ক্ষয়ক্ষতি আসবে যারা দিনের ধারকবাহক হবে তাদের মধ্যেও দিনের কমতি দেখা যাবে দিনের কমতি তো পরের কথা আবেগেরই তো আমাদের কমতি দেখা যায় যেই ইস্যু নিয়ে সবাই কথা বলে সেই ইস্যু নিয়ে আমাদের আবেগ চলে আসে দুর্বল তাগুত নিয়ে দুর্বল বাতিল নিয়ে আমরা মাইক গরম করে ফেলি শক্তিশালী তাগুত বা শক্তিশালী বাতিলের কথা বলতে আমরা আমাদের পিঠের ব্যাপারে বা জীবনের ব্যাপারে আশঙ্কা করি আবরার সাহাদকে নিয়ে মাসাল্লাহ অনেক রাজনীতি হলো বিভিন্ন ধরনের দল বিভিন্ন দাবিও করলো কুষ্টিয়ার মধ্যে একটা ইসলামপন্থী দল যারা নিউজ দেখেছেন তার মৃত্যুর পর পরে দেখা গেল মিছিল নিয়ে বের হয়ে গেছে তারা দাবি করছে সাংবাদিক এসে যখন মাইক ধরছে যে আপনারা তো একটা দলের শিরোনামে কাজ করেন মিছিলও বের করেছেন দলের নামে তা আবরার ফাহাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক তারা বলছে আবরার ফাহাদ আমাদের দলের সদস্য ছিল পরবর্তীতে যখন মানুষ গরম হয়ে গেল তখন বলল না না আসলে সদস্য না সব ছাত্রই তো আমাদের ছাত্র সেই হিসাবে বলেছে আর কি সদস্য তো কথায় তো বলে ভাসুরের নাম মুখে আনতে নেই তাই আমরাও সেই দলের নাম মুখে নিচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে একজন শহীদ একজন মাজলুম ব্যক্তিকে নিয়েও এরকম নোংরা রাজনীতি করছে আমাদের লেবাসের ব্যক্তিরাই একইভাবে দেখা যাচ্ছে আবরার ফাহাদকে নিয়ে সারা দেশ বলছে সেকুলাররাও বলছে কমিউনিস্টরাও বলছে আমরাও বলছি নিজেদেরকে অসাম্প্রদায়িক দেখানোর চেষ্টা করছি যে আমরা লেবাস ভিন্ন পড়লেও আমরা তোমাদের সঙ্গে আছি তোমরা বুয়েটার হতে পারো তোমরা জেনারেল হতে পারো আমরা ভিন্ন ঘরানার হতে পারে কিন্তু তোমাদের সঙ্গে আমরা একমত তোমাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি কিন্তু দেখা যাচ্ছে অনেক আলেম এর চেয়ে ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে আমাদের একজন নেতাও কোনো উচ্চবাচ্য করছে না বাংলাদেশের বিশিষ্ট একজন আলেমে দিন বিশিষ্ট লেখক মাওলানা আতিকুল্লাহ সাহেব অনেকে হয়তো নাম শুনেছেন তার বইও হয়তো পড়েছেন মাদ্রাসা ছাত্ররা পরেরই কথা মাওলানা আতিকুল্লাহ সাহেব গুম আজকে দুই সপ্তাহ পরিপূর্ণ হলো গত শুক্রবারের আগে শুক্রবার তাকে গুম করা হয়েছে এটা নিয়ে আমাদের ইসলামী ধারার যে মিডিয়াগুলো আছে আমি কোনো মিডিয়াতে একটা বিবৃতি দেখিনি মিডিয়ার মধ্যে কোনো নিউজ দেখিনি আমাদের যাদেরকে আমরা মাথার তাজ মনে করছে তাদেরকেও এই ব্যাপারে আমরা কোনো বিবৃতি দেখিনি একমাত্র বাবুনগরে হজরত তিনি খাস মজলিসের মধ্যে কিছু কথা বলেছেন যতটুকু আমি জানি এছাড়া কারো মুখ থেকে একটা বাক্য আমরা শুনিনি অথচ আব্রার ফাহাদকে নিয়ে সম্মেলনের পর সম্মেলন হচ্ছে আর আব্রার ফাহাদ তো ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছে জান্নাতি ইনশাল্লাহ চলে গেছে এই মানুষটা তো গুম হয়ে আছে আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে যদি বেঁচে থাকে তার পাশে দাঁড়ানো তো আমার ইমানের দায়িত্ব ছিল আর ইমান বাদ দেন মানবতার দায়িত্ব ছিল কিন্তু এরকম একজন আলেম যিনি কোনো রাজনীতির সঙ্গেও জড়িত না কোনো দলাদলির সঙ্গেও জড়িত না কোনো ফেতনা ফাসাদের সঙ্গেও জড়িত না একজন আলেম একজন শিক্ষক একজন লেখক কিন্তু তাকে নিয়ে দেখা যাচ্ছে কারও কোনো মাথা ব্যথা নেই আকবর কমপ্লেক্সের প্রবীণ মহাদ্দিস মাওলানা নাজমুদ্দিন সাহেব অমুসলিমদের মধ্যে যে মেহনত হয় দাওয়াতে ইসলাম তো অমুসলিমদের এই মেহনতের বড় মুরব্বী সেই নাজমুদ্দিন সাহেব গুম আজকে প্রায় মনে হয় দেড় মাস হতে চলছে তাকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই উত্তরা এই বাগদার এক মাদ্রাসার শিক্ষক মৌলানা সাইফুল ইসলাম মাদ্রাসার সামনে থেকে সাদা গাড়িতে করে তুলে নেওয়া হয়েছে কে নিয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না ডিবিও স্বীকার করছে না অন্যান্য যে গোয়েন্দা বাহিনীগুলো আছে এনএসআই বলেন ডিজিএফআই বলেন কেউ স্বীকার করছে না তো গেলটা কোথায় কারো কোনো মাথা ব্যথা নেই বিভিন্ন সময় বিভিন্ন জনকে অপহরণ করা হচ্ছে তো এই হলো সমাজের অবস্থা হ্যাঁ কেউ যদি সেলিব্রিটি পার্সন হয় যেমন মুফতি রেজওয়ান রফিকিকেও তার মাদ্রাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তো দেখা যাচ্ছে তিনি হলেন সারা দেশে প্রসিদ্ধ একজন বক্তা তো সেলিব্রিটি পার্সন তাকে নিয়ে সামান্য একটু কথাবার্তা হয়েছে তা উল্লেখযোগ্য পরিমাণে না একদিন পর তিনি ফেরত এসেছেন তো এর আলোকে তো বোঝা যায় অন্যদের নিয়েও যদি আমরা ফিকির করতাম এই মানুষগুলো ইনশাল্লাহ ফেরত আসত গতকালের কথা শুনলাম আল্লাহ ভালো জানেন সহিনা জাল কুমিল্লায় এক জায়গায় এলাকার নামটা আমার স্মরণ নেই সেখানে আতিকুল্লাহ সাহেবকে পাওয়া গিয়েছে চরম আহত অবস্থায় এক গাড়ি থেকে কারা ফেলে রেখে গিয়েছে সেখান থেকে ঢাকায় নিয়ে আইসিউতে ভর্তি করা হয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি না যদি আইসিউতে তাকে নেওয়াও হয় আর্থিক সাহায্য নিয়ে তার পাশে দাঁড়াচ্ছে এরকম মানুষও আমরা দেখতে পাচ্ছি না তা আস্থা আর আস্থার সব কার উপর আস্থা রাখবো যার কাছে আমার রক্তের কোনো দাম নেই তার উপর সেই সাপলার ট্র্যাজেডির ঘটনা অনেকে জানি বিভিন্ন রাজনৈতিক চালের কারণে সেদিন সেখানে রক্তপাত হয়েছিল আজ পর্যন্ত কয়জন মানুষ শহীদ হয়েছিল এটার লিস্টও সামনে পেলাম না জীবন দিল কার ডাকে দিল কার জন্য দিল তাদের কাছে রক্তের মূল্যায়ন কতটুকু হলো তাদের পরিবারগুলোর দেখভাল কারা করলো বিভিন্ন সংস্থা করেছে যারা কোনো রাজনৈতিক দল না যাদের ডাকে তারা যায়নি এরকম সংস্থা বিভিন্ন সাধারণ মানুষরা আমাদের আপনাদের মতো মানুষরা কোনো কোনো শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে কিন্তু নেতৃবৃন্দ কারা দাঁড়িয়েছে আমার জানা নেই আল্লাহ ভালো জানেন তো কথাগুলো আমি এজন্য বলছি না যে এখানে কারো সমালোচনা করা উদ্দেশ্য বরং বাস্তবতা চিহ্নিত করা যে হাদিসে যে বলা হচ্ছে খিফেতুম মিনা দিন দিনেরই অবনতি হবে যারা দিনের ধারক হবে দিনের বাহক হবে তাদেরই যদি হয় এই পরিণতি অন্যদের ক্ষেত্রে কি হবে আল্লাহ ভালো যায় মানুষের মধ্যে যখন প্রচুর মতবিরোধ হবে দল আর দল কাজের মধ্যে মানুষের মধ্যে মানে এখানে মুমিনদের মধ্যে মুমিনদের মধ্যে যারা দিন পালন করার চেষ্টা করে তাদের মধ্যে প্রচুর মতবিরোধ হবে আর দুনিয়াতে ভূমিকম্প হবে তারপরে মাহদি প্রকাশিত হবে তামলাউল আর্দা জাওরান জুলমা দুনিয়াতে যখন জুলুম এবং সীমালঙ্ঘনে ভরে যাবে লাইয়াজিদুর রাজুল মালজা আনিয়াল যাও মানুষ এমন জায়গা পাবে না যেখানে গিয়ে আশ্রয় নেবে কোথায় আশ্রয় নেবেন আপনি আপনি পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করা শুরু করেন পরিপূর্ণ দিনের ওপর ওঠেন আংশিক না পরিপূর্ণ দিনের ওপর ওঠেন তারপর দেখেন কোথায় গিয়ে আশ্রয় নেওয়ার আপনার জায়গা থাকে কোথায় যাবেন কোথায় দেশে দেশের বাইরে যাবেনটা কোথায় যেখানেই যান না কেন আপনার ক্ষেত্রে স্বাভাবিক নীতি অনুসরণ করা হবে না অন্যদের ক্ষেত্রে যদি করা হয় আপনার ক্ষেত্রে করা হবে না কারণ আপনি কেন পাঁচক্ত নামাজ পড়েন আপনি কেন পরিপূর্ণ ইসলাম অনুসরণ করেন তাহলে আপনার চেয়ে বড় জালিম আর কে হতে পারে হ্যাঁ আপনি যদি ইসলামকে যুগ উপযোগী করতে পারেন একটা হলো যুগকে ইসলাম উপযোগী এটা তো দোষ নাই যুগকে আমরা ইসলাম উপযোগী করব। আর একটা হলো ইসলামকে যুগোপযোগী মানে ইসলামকে কাটছাট করে মডারেট ইসলামের ভার্সন বের করব। যেটা র্যান্ড কর্পোরেশন বহু আগে যে থিওরি পেশ করেছিল আমরা ফিতনার বজ্রধ্বনিতে লম্বা আলোচনা করেছি এই বিষয়ে তো এই যে তাদের এই থিওরি অনুযায়ী আমরা যদি মডারেট ইসলামের উপর উঠে যাই তাহলে আপত্তি নেই যে আমরা নামে মুসলমান হবে কাজে তাদের মতোই হবে সমস্যা নেই কিন্তু প্রকৃত ইসলামের উপর যদি উঠি সাম্প্রদায়িক আজকাল তো অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হয় আরে মুমিন কিভাবে অসাম্প্রদায়িক হতে পারে এটা আমার বুঝে আসে না অসাম্প্রদায়িকদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছেন সাম্প্রদায়িকদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন ইমানই সম্প্রদায় হ্যাঁ অন্য কিছুর ভিত্তিতে সাম্প্রদায়িকতা আমরা বিশ্বাস করি না এটা ঠিক আছে কথাকে কথার ব্যাখ্যা কি হবে সেই অনুযায়ী আর উপর মাসালা আসবে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িককে যদি ব্যাখ্যা এভাবে করেন আমার ইমানি পরিচয়টাকে পাশে রেখে আমার এখন দুনিয়ার কুফার মুশ্রিকিনের সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেই পথে হাঁটে আমাকেও সেই পথে হাঁটতে হবে সমাজের স্রোতের সঙ্গে গা ভাসাতে হবে এরকম সাম্প্রদায়িক কোনোদিন কোনো মুসলমান হতে পারে না এই শিরোনামের অসাম্প্রদায়িক যদি সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতার অর্থ এটা হয় নিঃসন্দেহে আমরা সাম্প্রদায়িক <clears throat> ইদা কাল রাজুল আল্লাহ আল্লাহ কুতিলা এই হাদিস আমরা গত সপ্তাহে শুনেছি যখন আল্লাহ আল্লাহ বলা হবে তখন মানুষকে হত্যা করা হবে তো এটা আমরা বলেছি যে আল্লাহ আল্লাহ বলা হবে মানে আল্লাহ আল্লাহ জিকির করা হবে এটা না আল্লাহ শব্দের মধ্যে কি লুকায়িত আছে এটাকে আপনি সামনে আনেন আল্লাহ মানে ইলা সব ক্ষেত্রে যার বিধান মানা হবে যার আনুগত্য করা হবে এটা বলার পরে মুস্তাদাকে হাকিমে সৈসনদে বর্ণিত হয়েছে তো এটা ছিল অমুমি হালত সাধারণ হালত আমরা বলেছিলাম মাহাদি আসার কিছু বিশেষ হালত আছে বিশেষ কিছু ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে মাহাদি আসার সময় ঘনিয়ে এসেছে এগুলো তো সাধারণ অবস্থা এর আলোকে চিহ্নিত করা একটু কঠিন তো এরকম আটটা ঘটনার কথা ইনশাল্লাহ আমরা উল্লেখ করব যেগুলো সহি সনদে প্রমাণিত দুর্বলগুলোর কথা আমরা আনবো না কারণ এরকম দুর্বল সনদে অসংখ্য অসংখ্য জিনিস প্রমাণিত কিন্তু যেহেতু সেইগুলো দুর্বল এজন্য আমরা আলোচনা থেকে আগ থেকে সরিয়ে রাখছি আমরা আটটা ঘটনার কথা উল্লেখ করব যে আটটা ঘটনা সহি সনদে সহি হাদিসে প্রমাণিত এই আটটা ঘটনা যদি আমাদের সামনে আসে আমরা ইনশাআল্লাহ বুঝবো যে মাহাদি আসার সময় একেবারেই ঘনিয়ে এসেছে এই আটটার মধ্যে কোনো সিরিয়াল রসুল বলে যাননি এটার পরে এটা এটার পরে এটা এটা এক নম্বর এটা দুই নম্বর বাকি আমরা বিভিন্ন হাদিস বিভিন্ন সাহাবিদের উক্তি আর দুনিয়ার বাস্তবতাকে সামনে রেখে এই আটটার মধ্যে একটা ক্রমবিন্যাস করার চেষ্টা করেছি যে সম্ভবত প্রথমে এটা হবে তারপর এটা হবে তারপর এটা হবে বাকি এটা নিশ্চিত কোনো বিন্যাস না এটা আগে ক্লিয়ার করে নিচ্ছি আটটার মধ্যে আমরা যে সিরিয়াল আলোচনাটা করব যে প্রথমে আলামত তারপর এই আলামত তারপর এই ঘটনা এটা অকাট্য কোনো বিষয় না রাসুল এরকম হাদিসে বলে যাননি আমরা বিভিন্ন হাদিস বিভিন্ন উক্তি বিভিন্ন মহাদিসদের ব্যাখ্যা আর দুনিয়ার বাস্তবতাকে সামনে রেখে একটা ধারণা করার চেষ্টা করছি তো প্রথম যে ঘটনা হাদিসে বলা হচ্ছে সেটা হলো ইরাক শাম এবং মিশরের মধ্যে অর্থনৈতিকভাবে অবরোধ আসবে দুর্ভিক্ষ দেখা দেবে হাদিসের মধ্যে আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী তার সহি গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم منعت العراق درهمها وقفيزها ومنعت الشام مديها ودينارها ওয়ামানাত মিসর ইরদাব্বাহা ওয়া দিনারাহা ওয়া উত্তুম মিন হাইসু বাদাতুম এই কথাটা তিনবার বলেছেন রসুল এরপর আবু হরি আল্লাহ যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন শাহিদা আলা দালিকা লাহমু আবি হুরায়রাতামুহু রসুল বলছেন ইরাক তার দিরহাম এবং তার কাফিজ কাফিজ বলা হয় তাদের মাপার পদ্ধতি এক এক দেশে মাপার পদ্ধতি এক এক রকম হয় তো বলা হচ্ছে ইরাক তাদের যে দীর্হাম দীর্হাম মানে সেই যুগে দীর্হামের প্রচলন ছিল সেই হিসাবে দীর্হামের কথা বলা হচ্ছে এই যুগে সেটা তো অন্য কারেন্সি অন্য মুদ্রা হতে পারে সমস্যার কিছু নেই যা ইরাক তার যে মাপার যে পদ্ধতি এবং তার দীর্হাম সেটা ব্যবহার করা থেকে বিরত হবে আচ্ছা বিরত কেন হবে সাধে তারা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে যাবে তারা তাদের মুদ্রা ব্যবহার করা পরিহার করবে এটাকে সাধে করবে তাদের উপর অর্থনৈতিক অবরোধ আসবে তারা করতে পারবে না এটা থেকে বিরত হতে বাধ্য হবে তো ইরাকের ব্যাপারে বলা হচ্ছে এরপর বলা হচ্ছে শাম শাম তার দিনার এবং তার যে মাপার পদ্ধতি সেটা ব্যবহার করা থেকে বিরত হবে একইভাবে মিশর সেও তার দিনার এবং তার মাপার যে পদ্ধতি সেটা ব্যবহার করা থেকে বিরত হবে এরপর রসুল তিনবার বলেন যেখান থেকে তোমাদের সূচনা হয়েছিল সেখানেই তোমরা ফিরে আসবে আচ্ছা ইসলাম শুরু হয়েছিল কোথেকে মক্কামদিনা থেকে নাকি বাংলাদেশ থেকে শুরু হয়েছিল তো মক্কা মদিনা থেকে শুরু হয়েছে যে তোমরা যেখান থেকে তোমাদের সূচনা হয়েছিল সেখানেই তোমরা ফিরে আসবে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে এই তিনটা জায়গার কথা বলা হচ্ছে ইরাক শাম এবং মিশর এই তিন দেশের উপর অর্থনৈতিকভাবে অবরোধ আসবে তারা দুর্ভিক্ষের কবলে পড়বে দুনিয়ার কাফের এবং মুশ্রিকরা তাদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে তো এরপর ইনশা আল্লাহ আমরা শীঘ্রই তখন মদিনাতে চলে যাওয়ার উপক্রম হবে এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলিম শরীফের হাদিস কুন্না আইন দাজাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহুমা তাবে আবু নাজরা বলছেন যে একদিন আমরা সাহাবি জাবের রদিয়াল্লাহ আনহুর কাছে বসা ছিলাম ফকাল ইউশিকু আহলুস শাম আল্লাহ ইয়াজিয়া ইলাইহিম দিনারুন ওয়ালা মুদিউন শীঘ্রই সেই সময় আসবে যে শামবাসীর কাছে দিনারও আসবে না তাদের মাপার মতো কোনো জিনিসও আসবে না কেন আসবে না কুলনা মিন আইনা দালি কোত্থেকে আসবে না কালা কিবালির রোম তিনি বললেন রোম থেকে আসবে না হাদিসের ব্যাপারে একটা মূলনীতি মাথায় রাখবেন সেই সময় রোম বলে যেটা বোঝানো হয়েছে সেটাকে বর্তমানে আমরা এই যে পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা দ্বারা বুঝতে পারি সেটা এখন আমেরিকা হোক জার্মানি হোক ফ্রান্স হোক ব্রিটেন হোক এই যে দেশগুলো তাদের থেকে দিনারও আসবে না এবং মাপার মতো অন্যান্য জিনিসও আসবে না কে বলছেন জাহাবের রবি আল্লাহ সাহাবি মুসলিম শরীফের হাদিস দুর্বল বলার সুযোগ নেই সুম্মা সাকাতা হুনাইয়াতান এটা বলার পর তিনি কিছুক্ষণ চুপ থাকলেন সুম্মা কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এরপর তিনি বললেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুন ওফি আখিরি উম্মতি খালিফা আমার উম্মতের শেষ ভাগে আল্লাহর একজন খলিফা আসবেন ইয়াহতিল মাল হাসিয়ান ওলা উদ্দুহ আদ্দান যিনি অকাতরে সম্পদ বিলিয়ে দিবেন গুনে গুনে দেবেন এক লাখ দিয়েছে একটা ছবি তুলবে এটাকে পত্রিকায় আসবে এরকম না অকাতরে মুঠ ভরে ভরে দান করতে থাকবে আবি আলা আর তারা ইয়ানি আল্লাহ তো এখন আবু নাজরা তাবে ছাত্র যারা তারা জিজ্ঞেস করলো আচ্ছা আপনি যে বলছেন এমন একজন খলিফা আসবে উম্মতের শেষ ভাগে যিনি অকাতরে সম্পদ দান করবেন আপনি কি ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলছেন তিনি বলছেন না ওমর ইবনে আব্দুল আজিজ উম্মতের শেষ ভাগে এসেছিলেন এখন থেকে হাজার বছর আগে এসেছিলেন তার মানে এখানে মাহদির কথা বলা হচ্ছে তো হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে রোম থেকে অর্থাৎ পশ্চিমা বিশ্ব থেকে এই শামের মধ্যে সহায় সম্পদ আসবে না অর্থনীতির যে বিভিন্ন সামানগুলো আছে সেগুলো আসবে না অন্য আরেক হাদিস যেটা মুস্তাদাকে হাকিমে বর্ণিত হয়েছে তার আলোকে ব্যাখ্যা আরও স্পষ্ট হয় এই একই সাহাবি জাবের থেকে বর্ণিত হচ্ছে তিনি বলেন ইউসিকু আহলুল ইরাক দিরহামুন ওয়ালা কাফিজ শীঘ্রই সেই সময় আসবে যে ইরাকবাসীর কাছে দেরহামও আসবে না অন্যান্য জিনিসও আসবে না কালু লিমা দা কেয়াবা আবদুল্লাহ আমরা জিজ্ঞেস করলাম হে জাবের রবি আল্লাহ কেন আসবে না তাহলে মিন আজম ইয়াম নাউনা দালিক আজমের থেকে সেটাকে রোধ করে দেওয়া হবে আজম শব্দের অর্থ অনারব আরব আর অনারব যারা আরব না তাদেরকে আজম বলা হয় কিন্তু হাদিসের মধ্যে আজম বলে সাধারণত কাফের এবং মুশ্রিকদেরকে বোঝানো হয় কারণ রাসুলের যুগে মুসলমান কারা ছিল আরববাসী তো ছিল তখন তো আর ব্যাপকভাবে এই সমস্ত অঞ্চলে ইসলাম আসেনি তখন আজম দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে কাফের মুশ্রিকদের উদ্দেশ্য হতো তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশ্রিকরা বন্ধ করে দেবে ইরাকের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত জিনিস আসা দরকার টাকা পয়সা হোক অন্যান্য জিনিস হোক আসবে না সুম্মা সাকাতা হুনাইয়া এরপর কিছুক্ষণ চুপ থাকলেন সুম্মা কাল এরপর বললেন ইউশিক আহলু শাম লাইজু ইলাইহিম দিনারুন ওয়ালা মুদিউন শীঘ্রই শামবাসীর উপরে একই হালত আসবে তাদের কাছেও দিনার আসবে না এবং তাদের সেই মাপার পদ্ধতি সেটা দিয়ে তারা মাপবে এরকম কোনো জিনিস আসবে না কারুলিমা দা কেন আসবে না তারা বলল মিন কিবালির রোম রোম থেকে অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে পশ্চিমা বিশ্ব থেকে নাউনা দালিক তাদেরকে অবরুদ্ধ করে ফেলা হবে অবরোধ আরোপ করা হবে সুম্মা হাসাল্লাম এরপর লম্বা হাদিস বলেন যে মাহাদির ব্যাপারে ইয়াকুন ওফিয়া আখির উম্মতি খালিফা আমার উম্মতের মধ্যে একজন খালিফা আসবেন ইয়াহতিলমা আল হাসিয়া তিনি অকাতর সম্পদ দান করবেন লাউদ্দুহা আদান গুনে গুনে দান করবেন না সুম্মা কাল এরপর তিনি বলেন রসুল বলেছেন ওয়াল্লাদি নাফসি দিহি সেই রবের কসম যার হাতে আমার জীবন লাউদ আন্নাল আমরু কামা বাদা ইসলাম যেভাবে শুরু হয়েছিল সেভাবে ফিরে যাবে ইমান মাদিনা আবিহা সমগ্র ইমান মদিনায় ফিরে যাবে যেভাবে মদিনা থেকে শুরু হয়েছিল ইমান বিল অবস্থা এমন হবে সকল ইমান মদিনায় থাকবে আর সকল মুনাফিকরা সারা দুনিয়াতে থাকবে ثم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخرج رجل من المدينة رغبة عنها إلا أبدلها خير أمتي রাসূল বলছেন যেই কপাল পোড়া মদিনা থেকে বের হয় মদিনার প্রতি অনাগ্রহী হয়ে মদিনাকে ভালো লাগে না অন্য দেশে যেতে চায় সিঙ্গাপুর গিয়ে পারে জমাতে চায় তো এইরকম যেই ব্যক্তি মদিনা থেকে বের হয় আল্লাহ তার জায়গায় উম্মতের শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে স্থান দিয়ে দেন ওয়ালাইয়াসমাউন্না নাসুন বিরাকসি আসআর ওয়ারিফ কিছু কিছু মানুষ বিভিন্ন দেশের সুযোগ সুবিধার কথা শোনে সেখানে জীবনটা সহজ জিনিসপত্রের দাম কম পরিবেশ সুন্দর এগুলো শুনে ফায়াত বাউনাহ সেখানে তারা চলে যায় কিন্তু আল মাদিনা তো খাইরুল্লাহুল্লাহকানি আলামুন কিন্তু মদিনায় তাদের জন্য উত্তম ছিল হায় যদি তারা জানতো ইমাম মালিক রহমতুল্লাহ আলী সারা জীবন মদিনায় কাটিয়েছেন জরুরত পড়লেও মদিনার বাইরে যেতেন না কেন যে পাচ্ছে না আমার মৃত্যুটা মদিনার বাইরে হয়ে যায় আমার কবরটা মদিনার বাইরে হয়ে যায় চার মাঝহের অন্যতম ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলী তো এই সমস্ত হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে মাহাদি আসার আগে ইরাক শাম এবং মিশর এই তিন দেশের উপর অর্থনৈতিক অবরোধ হবে তো ইরাকের উপর উপসাগরীয় যুদ্ধ যেটাকে খালিজের যুদ্ধ বলা হয় উপসাগরীয় যুদ্ধের পর তাদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে এবং এখনও পর্যন্ত ইরাক অর্থনৈতিক ক্ষেত্রে খুব বেশি উন্নতি করতে পারেনি অন্যদিকে শাম শাম বলতে তৎকালীন যেটা শাম বর্তমানে সিরিয়া এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো সেটার পরিণতি আমাদের চোখের সামনে সিরিয়া কি এখন সিঙ্গাপুর হয়ে আছে তো সিরিয়ার এই যে পরিণতি এটাও মাহাদি আসার পূর্বাভাস আর মিশরের ক্ষেত্রে কিছু কিছু হালত তৈরি হয়ে গিয়েছে সেই খোয়ানুল মুসলিমের মুসলিম ব্রাদারহুডের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে এখন শান্তি নেই বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পেরেশানির মধ্যে আছে তবে অর্থনৈতিক অবরোধ হয়তো খুব বেশি এখন আরোপিত হয়নি তবে শীঘ্রই হবে যেহেতু হাদিসের মধ্যে বলা হচ্ছে তো প্রথম আলামত হলো ইরাক মিশর এবং শাম এই তিন দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অবরোধ আসবে দ্বিতীয় আলামত সই মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন ইউশিকুল ফুরাত জাবাল মিন শীঘ্রই ফুরাত নদী নাম শুনেছেন ফুরাত নদীর নাম শীঘ্রই ফুরাত নদী স্বর্ণের পাহাড় প্রকাশ করবে কোন কিতাবের হাদিস মুসলিমের বিভিন্ন হাদিস এসেছে এবং কিতাবুল ফিতানার মধ্যে হাদিসটা বিস্তারিতভাবে এসেছে নয়ম ইবনা হাম্মাদ তো বলা হচ্ছে ফুরাত নদীর পাশে স্বর্ণের পাহাড় দেখা দেবে ফাইদা সামি আবিহীন নাস মানুষ যখন শুনবে স্বর্ণের পাহাড়ের কথা কি করবে ঘরে বসে থাকবে সারো ইলাই সকলে সেদিকে চলতে শুরু করবে এখন ফুরাত নদীর আশপাশে যারা আছে তারা বলবে লাইন তারাকনা নাস ইয়া খুদুন আমিন হুলাইয়া ধাবান বিহি কুল্লিহি মানুষকে যদি নিতে দেয় নিতে নিতে সব শেষ করে ফেলবে আমাদের জন্য কিছু রাখবে না তো এখন কি করণীয় ফায়াক্তা তিলুন আলাই তারা লড়াইয়ে লিপ্ত হবে রাসুল বলছেন প্রত্যেক একশো জনের নিরানব্বই জনই সেই যুদ্ধে নিহত হবে নাইনটি মানুষ সেই যুদ্ধের মধ্যে নিহত হবে এই হাদিসে কিন্তু বলা হয়নি কারা লড়াই করবে বলা হচ্ছে সেটা নিয়ে একটা লড়াই হবে কারা করবে বলা হয়নি এর ব্যাখ্যা অন্য হাদিসে চলে এসেছে ইবনে মাজার হাদিস পূর্বে আমরা এক সপ্তাহে সেই হাদিসটা প্রসঙ্গক্রমে উল্লেখ করেছিলাম সাহবান রবি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়াক্তাতিল সালাসা তোমাদের এই সম্পদ নিয়ে তিন ব্যক্তির লড়াই হবে এই যে সম্পদ কোন সম্পদ এই যে প্রাকৃতিক সম্পদ যেটা স্বর্ণের যে পাহাড় ফুরাত নদীর পাশে উঠবে সেটা নিয়ে তিন ব্যক্তির লড়াই হবে কুল্লুহম ইবনু খালিফা তিনজনই প্রিন্স হবে রাজার ছেলে থুম্মালা ইয়াসির ইলা ওয়াহিদিন মিনহুম মারামারি করে কেউ পাবে না একশো জনের মধ্যে যদি নিরানব্বই জনই মারা যায় পাবেটা কে সুম্মা তাতুল রায়াত সুদ মিন কিবালিল মাসরিক তেদের মধ্যে যখন এরকম ফাইটিং চলতে থাকবে তখন প্রাচ্য থেকে একটা দল সেখানে যাবে ফায়াকুম কাতলান লাম ইউক্তালহু কওমুন তারা গিয়ে এমনভাবে তোমাদেরকে হত্যা করবে যেভাবে কাউকে হত্যা করা হয়নি তো প্রাচ্য থেকে তাতলো রায়াত সুদ রায়াত রায়াতনের বহু বচন কালো পতাকা যে প্রাচ্য থেকে কালো পতাকার বাহিনী যাবে তারা গিয়ে লড়াই করবে লড়াই করে সবাইকে মেরে শেষ করে দেবে তিন খলিফার ছেলে তিন প্রিন্স লড়াইয়ে লিপ্ত হয়েছিল তিনজনই জালেম ছিল তারা সম্পদের জন্য মুসলিম উম্মার রক্তপাত করছিল তো তিনজন এবং তিনজনের বাহিনী সবাইকে গিয়ে শেষ করে দেবে এমন মারা মারবে যেভাবে কাউকে কোনোদিন মারা হয়নি ইবনে মাজার হাদিস সুম্মা দেখা রসাই আনলাম আহফাজহু সাহবান রদি আল্লাহ বলেন এরপর রাসুল আরেকটা কথা বলেছেন বাকি আমার মনে নেই ফকাল ইদা রাই এরপর রাসুল শেষে বলেছেন যখন তোমরা সেই বাহিনীকে দেখবে তাদেরকে বায়াত দেবে ওলাও হাবান আল থালজ যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে হয় ফাইন্নাহু খালিফতুল্লাহ মাহদি কারণ সেটাই হবে আল্লাহ খলিফা মাহদির বাহিনী তাহলে এটা একটা ঘটনা একটা পূর্বাভাস আমরা পেলাম যে মাহাদি আসার আগে রক্তপাত হবে কি নিয়ে ফুরাত নদীর পাশে যে স্বর্ণের পাহাড় উঠবে সেই পাহাড় নিয়ে তিন দেশের তিন রাজার ছেলে তারা আপোষে লড়াইয়ে লিপ্ত হবে মাহদি গিয়ে তাদের সবাইকে মেরে দিয়ে সেই রক্তের সমাধান করবে তো এই হাদিস এই হাদিসের ব্যাপারে হাফেজ ইবনা হাজার আসকালানি রহমতুল্লাহ আলী প্রসিদ্ধ মহাদ্দিস সবাই যাকে এক বাক্যে ইমাম হিসাবে মেনে নেয় তিনি বলেন যে ফাহাদ ইনকান আল মুরাদ আল কানজুল্লাদি ফি হাদিস ইল বাব দাল্লা আলা আন্নাহু ইয়াকাউ জহুর ইল মাহদি এই হাদিসের মধ্যে যে পাহাড়ের কথা বলা হচ্ছে তো সেই পাহাড় যদি এর দ্বারা স্বর্ণের পাহাড় উদ্দেশ্য হয় তাহলে এটা মাহাদি আসার কিছুকাল আগে ঘটবে এখনো ঘটেনি কিছুকাল আগে ঘটবে পদালিকা কাবলা নজরুল ইসা ও কাবলা খুরোজ নারী জাজমান এটা হবে ইসা আসার আগে এবং দুনিয়ার প্রান্ত থেকে আগুন প্রকাশিত হওয়ার আগে ফথুল বাড়ির তেরো নম্বর খণ্ডে কিতাবুল ফিতান বাবু ফরোজিন নারের মধ্যে হাফিজ ইবন হাজার আসকালানি এ কথা বলেন দ্বিতীয় আলামত পেলাম তৃতীয় আলামত হলো মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে ঐক্য হবে এখন কি ঐক্য আছে নাম কাউস্তে আছে এই ঐক্যের দ্বারা আমরা কোনো ফায়দা ভোগ করি না কিন্তু বাস্তবিক একটা সন্ধি হবে চাঁদের মধ্যে আর ক্রুশের মধ্যে সই বুখারির হাদিস আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক তাবুক যুদ্ধ চলাকালে আমি রসুলের কাছে আসলাম ওহুয়াফি কুব্বাতিমিন আদাম তিনি তখন চামড়ার একটা তাবুর মধ্যে বিশ্রাম করছিলেন ফকাল ওদুব সিত্তান বাইনাদাই সাহ কথা প্রসঙ্গে তিনি আমাকে বললেন কেয়ামতের আগে আমার পরে ছয়টা আলামতের কথা তুমি গুনে রাখো এই ছয়টা আলামত আসবেই কেয়ামতের আগে কি কি এক নম্বরে মাউতি আমার মৃত্যু হবে তার মানে রাসুল যতদিন জীবিত আছেন কেয়ামত দ্বিতীয় আলামত সুম্মা ফাতহ বাইতুল মাকদিস বাইতুল মুকাদ্দাস মসজিদে আফসা মুসলমানরা বিজয় করবে দ্বিতীয় আলামত তৃতীয় আলামত সুম্মা মুতান ইয়াকুদফিকুম কাকুআসিল গানাম ছাগলের পালের মধ্যে যেভাবে মহামারী দেখা দেয় তোমাদের মধ্যে ব্যাপক মহামারী হবে এটা খেলাফত রাশেদের কিছুকাল পরই হয়েছে খেলাফত রাশেদের জামানায় হয়েছে ব্যাপক মহামারী যেখানে হাজার হাজার না লাখ লাখ মুসলমান নিহত হয়েছে এমনকি আনাস রদিয়াল্লাহ আনুর একশোর উপরে সন্তান ছিল তার অধিকাংশ সন্তানও সেই মহামারীর মধ্যে মৃত্যুবরণ করেছেন তো তিন আলামত সোম্মা ইস্তেফাজতুল মাল এরপর চতুর্থ আলামত হলো সম্পদের প্রাচুর্য দেখা দিবে হাত্তা ইয়তর রাজুল মিয়াতা দিনার ফায়াদুল্লু সাহিতা একজন লোককে একশো দিনার দেওয়া হলেও সে মুখ ফিরিয়ে নেবে অসন্তুষ্ট হয়ে আজকাল ভিক্ষুককে যেমন এক টাকার কয়েন দিলে ছুঁড়ে মারে আমাদের শাহজালাল মাজারের ভিক্ষুককে অনেক সময় দুই টাকার নোট বা পাঁচ টাকার নোট দিলেও কথা শুনতে হয় একদিন তো আমাকেই বলে বসছিল পাঁচ টাকার মনে হয় নোট দিয়েছিলাম আমাকে ফকির পেয়েছো তো ফকির না সে কি ভিক্ষুক আমাকে ফকির পেয়েছো তো পাঁচ টাকার নোট দিয়ে তাকে অপমান করা হচ্ছে তার প্রেস্টিজে লাগছে তো বলা হচ্ছে যে একশো দিন আর দিলেও মানুষ অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেবে অবস্থা এমন হবে পাঁচ নম্বর আলাম সুম্মা ফিতনা এমন এক ফেতনা দেখা দিবে আরবের এমন কোন ঘর থাকবে না যে এই ঘরে সেই ফেতনা প্রবেশ করবে না এই পাঁচটা আলামতের পাঁচটা হয়ে গেছে কবে হয়েছে লম্বা ইতিহাস ছয় নম্বর আলামত বলা হচ্ছে সুম্মা হুদনা তা কোন বাইনাকুম অবাইনা বানিল আসফর তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে বানুল আসফর মানে খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে একটা সন্ধি হবে ফায়াক দিরুন তারা গাদ্দারি করবে ফায়াতুনাকুম তাহতা থামানিনা গায়া তারা আশিটা ঝান্ডা নিয়ে তোমাদের কাছে আসবে যুদ্ধ করার জন্য ওয়াতাহতাকুল্লি গায়া ইসনে আশারা আলফা বুখারির হাদিস প্রত্যেক ঝান্ডার নিচে বারো হাজার সৈনিক থাকবে তাকেও বলেছিলাম বারো হাজার সৈনিক থাকবে এক এক ঝান্ডার নিচে মোট ঝান্ডা হবে আশি সর্বমোট কত হয় নয় লাখ ষাট হাজার তো নয় লাখ ষাট হাজার সৈন্য আসবে মুসলমানদের মোকাবেলা করার জন্য বাকি কেন হবে এ তারা গাদ্দার এটা যে করবে কেন করবে বোখারের হাদিসার ব্যাখ্যা নেই কিন্তু আবু দাউদের মধ্যে এই ব্যাখ্যাও চলে এসেছে দেখেন হাদিসের মধ্যে ভবিষ্যতের কথাগুলো কত ভেঙে ভেঙে বলা হচ্ছে তো কেউ যদি হাদিসের এই ফিতনার জ্ঞানটাও যদি সঞ্চয় করে আশা করা যায় ফেতনার মুহূর্তে সে হাদিসগুলো খুলে খুলেই জামানের সঙ্গে মিলিয়ে নিতে পারবে এবং ফেতনা থেকে বেঁচে যাবে কিন্তু যেই লোক বলবে ফেতনা আমার জানার দরকার নেই বোঝার দরকার নেই এগুলো অসার এগুলো অনর্থক রাসুলের কাম ছিল না তাই বলে বলে ফেতনার আলোচনা করেছেন সেই ব্যক্তি কোনোদিন ফেতনা থেকে বাঁচতে পারবে তার মাথা বলবে তার জেহেন বলবে হা হ্যাঁ, এটাই শান্তি এটার মাধ্যমেই সম্প্রীতি কিন্তু আসলে সেটাই ফেতনা সে চিনতে পারবে না তো আবু দাউদের হাদিসে বলা হচ্ছে দি মিখবর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলকে বলতে শুনেছি রুম আসুলহান আমিনা রোমদের সঙ্গে অর্থাৎ এই পশ্চিমা বিশ্বের সঙ্গে তোমাদের নিরাপদ একটা সন্ধি হবে ফাতুন ফাতাকজুন আন্তুম মহুম আদু আমিন ওয়ারাইকুম তোমরা এবং তারা মিলে আমরা এবং পশ্চিমারা মিলে উভয়ের শত্রু এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই হবে যে লড়াইয়ে খ্রিস্টানরাও থাকবে মুসলমানরাও থাকবে ফাতুন সরুন সেই যুদ্ধে তোমরা বিজয়ী হবে অর্থাৎ অনেক গণিমত পাবে হাত্তা তানজিলুবি মারাজিন্দি তুলুল যুদ্ধে সেজে অনেক উপত্যকা বিশিষ্ট অনেক টিলা বিশিষ্ট একটা জায়গায় তোমরা যাবে তো যাওয়ার পর যুদ্ধ তো হয়েছে খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো যুদ্ধ করেছে মুসলমানরা মুসলমানদের মতো যুদ্ধ করেছে সন্ধি ছিল কেউ কারো ধর্ম পাল্টায়নি খ্রিস্টানও মুসলমান হয়নি মুসলমানও খ্রিস্টান হয়নি যুদ্ধ শেষে যখন নিরাপদ আশ্রয়ে যাবে তখন একজন খ্রিস্টান ফায়ার ফাউ রাজুল উম্মিন আহলিন নাসরানিয়তে সলিম ক্রোশ উঠাবে ক্রোশ উঠে সে তাকবির দিবে ফায়াকুল গালাবা সালিম ক্রোশ বিজয়ী হয়েছে তো বিজয়টা কি ক্রুশের ছিল যুদ্ধ তো ছিল অসাম্প্রদায়িক খ্রিস্টানদেরও যুদ্ধ না মুসলমানদেরও যুদ্ধ না উভয়ের শত্রু কিন্তু সে তখন বলবে ক্রুশের বিজয় হয়েছে দাবু রাজুল মিনাল মুসলিমিন তো মুসলমানদের মধ্যে তো ইমান গায়রত থাকে আর যুদ্ধের বিজয় আল্লাহ দিয়েছেন কিসের ক্রুশ আর কিসের কি তো একজন মুসলমান রাগান্বিত হবে ফায়াদক্কহ গিয়ে ক্রুশ ভেঙে ফেলবে ফাইন্দাদালিক তাকদিরুর রুম তখন রোমরা গাদ্দারি করবে অতাজমাউলিল মালহামা মালহামা অর্থাৎ ভয়াবহ যুদ্ধের জন্য একত্রিত হবে তো এখন সেই উভয়ের শত্রু কারা এটা হলো একটা বোঝার বিষয় ইহুদিরা কি বর্তমান খ্রিস্টানদের শত্রু আরে ভাই শত্রু নাকি হিন্দুরা তাদের শত্রু বৌদ্ধরা তাদের শত্রু তো উভয়ের শত্রু কারা কাদের বিরুদ্ধে খ্রিস্টানরাও থাকবে আমরাও থাকবো উভয়ে গিয়ে যুদ্ধ করবে এরা কারা এরা কি এলিয়ান মঙ্গল গ্রহে গিয়ে যুদ্ধ করে আসব নাকি চাঁদের দেশে গিয়ে আমাদের লড়াই হবে তাও তো না তো কারা হবে তো শাহ রফিউদ্দিন মহাদ্দেশ দেহলবির রহমতুল্লাহ আলী বড় বুজুর্গ তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে আসলে সমস্ত খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের সন্ধি হবে না খ্রিস্টানদের একটা দলের সঙ্গে মুসলমানদের সন্ধি হবে তো খ্রিস্টানদের সেই দল আর মুসলমানরা মিলে খ্রিস্টানদের অপর দল যারা জালেম হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে ব্যাস সমাধান সহজ সব খ্রিস্টানকে তো এক পাল্লায় মাপার সুযোগ আছে তো পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের কিছু দেশের সঙ্গে ঐক্য হবে তাদেরকে নিয়ে অন্য কিছু দেশের সঙ্গে অন্য কিছু খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হবে কাদের সঙ্গে সেই খ্রিস্টানরা কারা তো তিনি বলেন যারা কনস্ট্যান্টিনোপল নিয়া কনস্ট্যান্টিনোপল যারা দখল করে রাখবে তুরস্ক তো কনস্ট্যান্টিনোপল এখনও খ্রিস্টানরা দখল করেনি তার মানে বোঝা যাচ্ছে খ্রিস্টানদের একটা দল তারা সেই তুরস্ক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে দখল করে নেবে আর খ্রিস্টানদের আরেক দলের সঙ্গে মুসলমানদের ঐক্য হবে সেই দল এবং মুসলমানরা মিলে এই দলের সঙ্গে লড়াই হবে এবং এক হাদিসের মধ্যে আছে সেই হাদিসটা যদিও দুর্বল তো মুসলমানরা তখন তাকবির দিয়ে সেই কুস্তন্তনিয়াকে বিজয় করবে লড়াইয়ের প্রয়োজন হবে না তাকবিরের মাধ্যমে বিজয় হবে তো এই হলো সেই সামগ্রিক হালত তো এটা হলো তৃতীয় আলামত চতুর্থ আলামত হলো সুফিয়ানি সুফিয়ানি উপাধিপ্রাপ্ত একজন ব্যক্তি বের হবে আবু সুফিয়ানের নাম সবাই শুনেছেন আবু জাহালের মৃত্যুর পর রসুলের বিরুদ্ধে যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো লিড দিচ্ছিল সে আবু সুফিয়ান তার বংশেরই একজন ব্যক্তি কুরাইশের একজন ব্যক্তি সুফিয়ানি তার ব্যাপারে যে হাদিসটা এসেছে এটা মুস্তাদাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিসটা সহি বুখারি মুসলিমের শর্ত অনুযায়ী সহি হাফেজ জাহাবি তিনি ওই হাদিসের ব্যাপারে কোনো খণ্ডন করেননি বলেননি যে হাকিম ভুল বলেছেন তবে আমাদের কোন কোন সালাফি আলেম উদাহরণস্বরূপ শেখ আলবানি শেখ ইবিন উসাইমিন এবং তারা কেউ কেউ হাদিসটার ব্যাপারে আপত্তি করেছেন শেখ আলবানি এটা তার জয়ফ হাদিসের খণ্ডনের মধ্যে সেই গ্রন্থের মধ্যে এনেছেন তবে বোঝা যাচ্ছে হাদিসটা নিয়ে ইখতলাফ ইমাম হাকিমও ফেলে দেওয়ার মতো লোক না তিনি বলছেন হাদিসটা সহি হাফেজ জাহাবিও তার সঙ্গে আপত্তি করেননি যদি ইমাম হাকিম কোনো কোথাও ভুল বলেন হাফেজ জাহাবি তার ভুল ধরেননি তো এর দ্বারা আমরা ধরতে পারি হাদিসটা হয়তো সহি তো সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আবু হুরারা থেকে বর্ণিত হাদিস রসুল উল্লাহাম বলেছেন ইয়াফরুজ রাজুল ইউকাউল্লাহ সুফিয়ানি ফি অমুকে দিমাস দেমাস্কের মরুভূমি অঞ্চলে সুফিয়ানি নামক একজন ব্যক্তির আবির্ভাব হবে ও আহমিন কাল কাল্ব গোত্র রসুলের জামানে একটা গোত্র ছিল কাল সেই কাল্ব গোত্রের অধিকাংশ লোক তার অনুসারী হবে ফয়াফতুল তো সেই সুফিয়া নিয়ে এসে দুনিয়াতে ব্যাপকভাবে মানুষকে হত্যা করতে থাকবে হাত্তা ইয়াবকুরা বুতুন আর নিসা মহিলাদের পেট ফেরে ফেলবে জাহের যুগে যেরকম হতো মহিলাদের পেট পেরে ফেরে ফেলবে ওয়াক্তুল সিবিয়ান বাচ্চাদেরকেও হত্যা করবে যেটা আজকাল ব্যাপক ফাতাজমাউলাহম কায়েস তখন কায়েস গোত্রের লোকেরা সুফিয়ানের বিরুদ্ধে একত্রিত হবে কিন্তু ফায়াক্তুলুহা এই সুফিয়ানে তাদেরকে এমনভাবে হত্যা করবে হাত্তা আলাই ইয়ামনা আদানা বা তালা যে তখন দুনিয়ার একটা জায়গা বাকি থাকবে না যেখানে লাশ পড়বে না সেই সুফিয়ানের আবির্ভাব এটাও হলো কেয়ামতের একটা আলাম সুফিয়ান কুরাইশের লোক কিন্তু তার অনুসারী হবে কাল্প গোত্রের লোক হাদিসে বলা হচ্ছে কেন হবে কাল্প গোত্রের লোক অন্য হাদিস আবুদাউদের হাদিসে স্পষ্ট বলা হচ্ছে শাহ কারণ এই সুফিয়ানের মামা হবে কাল গোত্রের লোকেরা তো মামা ভাগিনা যেখানে একটা কথা বলে না সবাই তো মামা ভাগিনা মিলে মুসলমানদের মধ্যে ব্যাপক রক্তপাত করবে পরবর্তীতে মাহাদিকে ধ্বংস করার জন্য এই বাহিনী আসবে তো হাদিসে আছে হাত্তা ইদা কানু বিবাইদা আমিনাল আব বাইদা নামক জায়গায় যখন তারা আসবে হুসিফা বিহীন আল্লাহ তালা জমিনে তাদেরকে ধসিয়ে দেবেন এমনকি দুইজন ব্যক্তি মাত্র বাঁচবে যারা শুধু অন্যদের কাছে খবর পৌঁছাতে পারবে এছাড়া কেউ বাঁচবে না সবাইকে সেখানে ধ্বংস করে দেওয়া হবে আয়সারদি আল্লাহ এরপর রসুলকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল সবাইকে ধ্বংস করবেন বাইদা অঞ্চলে সবাই কি জানেন কিছু ভালো লোক থাকে না সেখানে কিছু দোকানদার ছিল কিছু ব্যবসায়ী ছিল কিছু মুসলমান হয়তো ছিল আজাব আসলে তো তারাও ধ্বংস হবে তো তাদের ব্যাপারে কি হবে রসুল বলেছেন সবাই ধ্বংস হবে কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি আমল অনুযায়ী নিয়ত অনুযায়ী উঠবে কিন্তু দুনিয়াতে আজাব আসলে এই বুজুর্গ ব্যক্তিগুলোকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকেও মারা হবে তো চারটা আলামতের কথা আমরা এই সপ্তাহে আলোচনা করলাম আমরা মোট বলছিলাম আটটা বড় বড় আলামত এই সপ্তাহে চারটা আলোচনা আমরা করলাম ইনশাআল্লাহ বাকি সপ্তাহে ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো চলতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনার যুগে ফেতনা চেনার এবং ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে হকের পক্ষে এবং বাতিলের বিপক্ষে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ